বাংলাদেশে ইস টিভি বাংলায় 当 u t a n answer is sufficient. God himself paid the price. And Jesus said, I am. I'm a non-vegetarian. 21st century will belong to vegetarians. This cause of death in the world. Vegetarian or non-veg, if I prove that an apple is better than a mango, that doesn't mean mango is prohibited. I have some problems with this. Man has become an animal. He's more like a lawyer than like a scientist. Koran is incomplete. There's a misconception. Neither a single verse which is against established science. And I challenge Dr. William Campbell. It's a different situation. I will not tempt God. I apologize if I've hurt the feelings of any Christians. It was just a reply to Dr. William Campbell's book. Brother has asked a very complicated question. The answer is very clear. Major minor religion, fraud is prohibited. Ask me a direct question, I'll be too willing to give you a reply. Is milk veg or non-veg? If this was not done, life on the earth would have ceased to exist. Then could you please prove it authentically? The word Trinity doesn't exist. सीधी सी बात है Smoking is prohibited. That's final. I hope I have answered properly. It's illogical and unscientific. That does not mean Quran is wrong. It has really moved me. Muslim brethren in India, why do they refrain from saying Vande Mataram? 112 years old guy got married 13 year old girl Sapaya. Sapaya. What is the concept of soul? Your scholarship is very profound. I would like to be benefited by it that if you have any questions regarding Islam and comparative religion, is the opportunity to question.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 قد جاءنا نذير فكذبنا وقلنا فكذبنا وقلنا سحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير জাজাক আল্লাহ শায়েখ সালাহ মোহাম্মদ আল বুদাইর আপনার সুললিত কিরাত পাঠের জন্য কিরাতের তর্জমা পেশ করার আগে আমাদের ছোট্ট একটি কর্মসূচি আছে আমরা কিছু ছাত্রকে উৎসাহিত করব শায়ক সালাহ আল বুদাইরের মাধ্যমে যারা কোরআন খুব ভালোভাবে হিফজ করেছে তাদের পুরস্কার গ্রহণ করছে ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল মুম্বাই এর হুফাজ ও হাফিজাদগণ মসজিদ আল নববীর ইমাম ও খতিব শায়ক সালা আল বুদাইরের হাত থেকে ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল মুম্বাইয়ের সার্জন হুফাজ ও হাফিজার মধ্যে অনেকেই হাফিজুল কোরআন হয়েছেন যারা মহিমান্বিত কোরআন মুখস্থ করেছেন প্রায় এক ঘন্টা ধরে সপ্তাহে পাঁচ দিন বছরে নয় মাস এরকম আড়াই থেকে তিন বছরে তাদের নিয়মিত পাঠ ও পাঠ বহির্ভূত কার্যক্রমের পাশাপাশি এদের মধ্যে আমরা বাছাই করেছি তাদের মধ্যে সবচেয়ে ভালো বালকদের মধ্যে সবচেয়ে ভালো আইআইএস এর পাঁচজন হুফাজকে তারা হচ্ছে ফারিক নায়েক নবম স্ট্যান্ডার্ড ডেকে নিচ্ছি আব্দুল হাফিজ মোল্লাকে ষষ্ঠ স্ট্যান্ডার্ড লাবিব আনসারি সপ্তম স্ট্যান্ডার্ড ফয়সাল ককনি নবম স্ট্যান্ডার্ড মোহাম্মদ মেমন নবম স্ট্যান্ডার্ড ছাত্রী অর্থাৎ হাফিজাদদের পক্ষে তাদের পিতা অথবা ভাই পুরস্কার গ্রহণ করছেন সবচেয়ে ভালো পাঁচজন হাফিজাত প্রথমে সামিরা শেখ নবম স্ট্যান্ডার্ড আমরা তার পিতাকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ঘটনাক্রমে আমি উল্লেখ করছি যে সামিরা বর্তমানে তাফিজুল কোরআন নামের একটি গ্রন্থ রচনা করছে পরবর্তী পুরস্কার পাচ্ছে সুমাইলা কুরেশি নবম স্ট্যান্ডার্ড তার পক্ষে তার ভাই পুরস্কার নিচ্ছেন এরপর মিশা গাজদার নবম স্ট্যান্ডার্ড তার পক্ষে তার পিতা পুরস্কার নিচ্ছেন এরপর নিহাল দেবজি নবম স্ট্যান্ডার্ড তার পক্ষে তার পিতাকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি এবং সবশেষে রয়েছে উজমা নায়েক নবম স্ট্যান্ডার্ড এই পুরস্কারটি আমাকে হেঁটে গিয়ে আনতে হবে এসব ছাত্ররা এবছরে রমজান মাসে তারাবির নামাজও পড়িয়েছে যারা তাদের পিছনে নামাজ পড়েছে তাদের অনেকে আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করেছেন এবং এখানে উপস্থিত দর্শকদের অনেকেই প্রশংসা করবেন যে এত কম বয়সে কেবল আমরা হাফিজুল কোরআন বানাচ্ছি না বরং তাদের অনেকেই মহিমান্বিত কোরআনের আয়াতসমূহ তিলাওয়াতের সময় ইংরেজি তর্জমাও করতে পারে এটি আরেকটি বাড়তি সুযোগ তাদের চরিত্র গঠন ও বেড়ে ওঠার পাশাপাশি ইনশাআল্লাহ বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ভালো মুসলমান হিসেবে তারা গড়ে উঠছে কোথা থেকে কার মাধ্যমে অহির মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন রসুল্লাহাম যেই জন্য ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে হবে কার জন্য অর্জনের জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামই হলো হাদিস কি উদ্দেশ্য নিয়ে মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দিবে অসৎ কাজের নিষেধ বিন মহসিন ডক্টর হাফেজ A B M Hasbullah Ahmadullah বিন মোহাম্মদ লাভার হুসেন শাহিদুল্লাহ খান মাদানী আব্দুর রাজাক বিন ইউসুফ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় যেভাবেই হোক স্বয়ং নেভিজি দিয়েছেন মূল নীতি হচ্ছে মাত্র দুটি সর্বদাই হক অটল থাকবে এই সবকিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছিয়ে দাও কেমন ছিল রাসুলাল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ প্রতি মঙ্গলবার ও শনিবার রাত আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় নবীজি মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লামের মণিমুক্তা আবু জার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাম বলেন তিন শ্রেণীর লোকের সাথে আল্লাহ কেয়ামতের দিন কথা বলবেন না তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না তাদেরকে পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি আবু রাদিয়াল্লাহু আনহু বলেন হে রসুল সাল্লাহ সাল্লাম তারা তো অধপতনের অতল তলে তলিয়ে গেছে এবং ধ্বংস হয়ে গেছে তারা কারা তিনি বলেন এক টাকনা নিচে কাপড় পরিধানকারী দুই উপকার করে খোঁটা দানকারী এবং তিন যে মিথ্যা কসম করে নিজের সম্পদ চালু করার চেষ্টা করে সেহি মুসলিম প্রথম খণ্ড ইমান অধ্যায় হাদিস নম্বর একশো বিরানব্বই এখন আমি ডেকে নিচ্ছি যুক্তরাজ্যের লন্ডন থেকে আগত ভাই জামাল রিচার্ডসকে কিরাতের তর্জমা পেশ করার জন্য ভাই জামাল রিচার্ডস কিছুক্ষণ আগে শায়খ বুদাইর দ্বারা পেশ করা কিরাতের তর্জমা তিনি আমাদের সামনে উপস্থাপন করবেন পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি পূর্ণময় তিনি যার হাতে রাজত্ব তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন যাতে তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ তিনি পরাক্রমশালী ক্ষমাকারী তিনি সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন তুমি করুণময় আল্লাহ তালার সৃষ্টিতে কোনো তফাত দেখতে পাবে না আবার দৃষ্টি ফিরাও কোনো ফাটল দেখতে পাও কি অতপর তুমি বারবার তাকে দেখো তোমার দৃষ্টি ব্যর্থ পরিশ্রান্ত হয়ে তোমার দিকেই ফিরে আসবে আমি সর্বনিম্ন আকাশকে প্রদীপ মালা দ্বারা সুসজ্জিত করেছি সেগুলোকে শয়তানের জন্য ক্ষেপণাস্ত্রবধ করেছি এবং প্রস্তুত করে রেখেছি তাদের জন্য জ্বলন্ত অগ্নির শাস্তি যারা তাদের পালন করতে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান নামের শাস্তি সেটা কতই না নিকৃষ্ট স্থান যখন তারা তথা নিক্ষিপ্ত হবে তখন তারা উৎক্ষিপ্ত গর্জন শুনতে পাবে ক্রোধে জাহান্নাম যেন ফেটে পড়বে যখনই তাতে কোনো সম্প্রদায় নিক্ষিপ্ত হবে তখন তাদেরকে তার সিপারে জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আগমন করেনি তারা বলবে হ্যাঁ আমাদের কাছে সতর্ক করে আগমন করেছিল অতপর আমরা মিথ্যারোপ করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ তালা কোনো কিছু নাজিল করেননি তোমরা মহাবিভ্রান্তিতে পড়ে রয়েছ আর তারা বলবে যদি আমরা শুনতাম অথবা বুদ্ধি খাটাতাম তবে আমরা জাহান্নামবাসীদের মধ্যে থাকতাম না অতপর তারা তাদের অপরাধ স্বীকার করবে জাহান্নামীরা দূর হোক নিশ্চয় যারা তাদের পালনকর্তাকে না দেখে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার তোমরা তোমাদের কথা গোপনে বলো অথবা প্রকাশ্যে বলো তিনি তো অন্তরের বিষয়টি সম্পর্কে সম্যক অবগত যিনি সৃষ্টি করেছেন তিনি কি তবে জানবেন না তিনি সূক্ষ্ম জ্ঞানী সম্যক জ্ঞাত জাজাকাল্লা ভাই জামাল এখন আমরা সান্ধ্যকালীন অনুষ্ঠানের কর্মসূচি শুরু করব এবং আনুষ্ঠানিক সূচনা করব যেটা আমার কাজ তা দিয়ে শুরু করব আজকের অনুষ্ঠানের মূল প্রবন্ধ পাঠক ও প্রধান বক্তা ইনশাআল্লাহ ডক্টর জাকির আব্দুল করিম নায়েক তিনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের সভাপতি এই সংগঠনটি নয় দিন ধরে আপনাদের সামনে এই সম্মেলন পরিচালনা করছে আরও একদিন বাকি আছে আগামী কাল তিনি ইসলাম ও তুলনামূলক ধর্মের একজন গতিশীল আন্তর্জাতিক বক্তা হিসেবে সুপরিচিত এর প্রধান কারণ হচ্ছে তিনি ইসলামের বিভিন্ন দিক ব্যাখ্যা করেন এবং ইসলামের ব্যাপারে ভুল ধারণা দূরীভূত করেন কোরআন নির্ভরযোগ্য হাদিস ও অন্যান্য ধর্মগ্রন্থের পাশাপাশি কারণ যুক্তি ও বৈজ্ঞানিক তথ্য ব্যবহার করে ড জাকির জটিল বিষয়ের বিশ্লেষণ এবং জনসাধারণের উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার পর শ্রোতাদের চ্যালেঞ্জিং প্রশ্নের গ্রহণযোগ্য জবাব দেওয়ার জন্য জনপ্রিয়তা অর্জন করেছেন আর সে কারণে আমরা আজ সন্ধ্যায় এই অরণ্য অধিবেশনটির আয়োজন করেছি গত ১৩ বছরে ড জাকির সারা বিশ্বে তেরোশোরও বেশি বক্তৃতা দিয়েছেন এছাড়াও ভারতেও অনেক বক্তৃতা তিনি করেছেন অন্য ধর্ম ও বিশ্বাসের অনেক প্রসিদ্ধ ব্যক্তিত্বের সঙ্গেও তিনি সাফল্যের সঙ্গে সিম্পোজিয়াম ও সংলাপে অংশগ্রহণ করেছেন দুই সালের পয়লা এপ্রিল যুক্তরাষ্ট্রের শিকাগোতে যুক্তরাষ্ট্রের ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সঙ্গে তার বিজ্ঞানের আলোকে কোরআন ও বাইবেল শীর্ষক গণ সংলাপ ছিল প্রতিষ্ঠিত বিজ্ঞানের সঙ্গে কোরআনের সামঞ্জস্য প্রমাণের ক্ষেত্রে দারুণ একটি সাফল্য অনুরূপভাবে দুই সালের একুশে জানুয়ারি বেঙ্গালোরে ভারতের প্রসিদ্ধ গুরু শ্রী শ্রী রবি শঙ্করের সঙ্গে তার পবিত্র ধর্মগ্রন্থসমের আলোকে হিন্দু ধর্ম ও ইসলামে ঈশ্বরের ধারণা শীর্ষক আন্তধর্মীয় সংলাপে সর্বশক্তিমান ঈশ্বরের একত্ববাদের ধারণাটি প্রতিষ্ঠিত করতে পারায় তিনি উচ্চ প্রশংসা লাভ করেন ডক্টর জাকির নায়েক সম্প্রতি ভারতের অন্যতম শীর্ষস্থানীয় চ্যানেল এনডিটিভি টোয়েন্টি ফোর সেভেনে ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার প্রধান সম্পাদক শেখর গুপ্তের আয়োজন ও পরিচালনায় ওয়াক দ্য টক শীর্ষক সাক্ষাৎকারে ইসলাম ও মুসলমানদের পক্ষে জোরালো বক্তব্য রাখেন তার এই বক্তব্য দুই সালের সাত ও আটই মার্চ এনডিটিভিতে প্রচারিত হয় ড জাকির নিয়মিতভাবে বিশ্বের দুইশোরও বেশি দেশের অনেক আন্তর্জাতিক টিভি চ্যানেলে বক্তব্য রাখছেন তার শত শত আলোচনা সংলাপ বিতর্ক ও সিম্পোজিয়ামে দেওয়া বক্তব্য ভিডিও ক্যাসেট ও ডিভিডিতে পাওয়া যাচ্ছে তিনি ইসলাম ও তুলনামূলক ধর্মের উপর অনেক বই লিখেছেন পিস টিভি এবং আমি নিশ্চিত কোটি কোটি মানুষ এসব অনুষ্ঠান পিস টিভিতে দেখছেন এবং আমি আয়োজকদের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানানোর সুযোগ গ্রহণ করছি এই মুম্বাই থেকে হ্যাঁ পিস টিভি হচ্ছে তার মানুষপুত্র এবং ইসলাম সম্পর্কে আরও সচেতনতা সৃষ্টি এবং ইসলামের ব্যাপারে ভুল ধারণা দূর করতে বিশ্বব্যাপী এই টিভি তার সুদূর প্রসারী অবাধ ও কার্যকর মাধ্যমে পরিণত হয়েছে দুনিয়া জুড়ে পিস টিভির দশ কোটিরও বেশি দর্শক যাদের সংখ্যা বেড়েই চলেছে তারা বৃহৎ পরিসরে মানবতার জন্য ইসলামের সত্য ন্যায় ও শান্তির বাণীগুলো হেফাজতের গণভিত্তি তৈরি করেছে এবং বিশ্বব্যাপী কিছু মিডিয়ার হীন স্বার্থে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচারকে চ্যালেঞ্জ করছে আজকের সন্ধ্যার অধিবেশনটি কেবল ডক্টর জাকির নায়কের সঙ্গে উন্মুক্ত প্রশ্ন ও উত্তরের জন্য সংরক্ষণ করা হয়েছে যার নাম ডক্টর জাকিরকে প্রশ্ন করুন উপহাসের পাত্র হওয়ার ভয়ে কিংবা ইসলামের সমালোচনা করার জন্য দায়ী হওয়ার ভয়ে যেসব প্রশ্ন আপনি অন্যদের জিজ্ঞাসা করতে সাহস পান না সেগুলো অসংকোচে আস্থার সঙ্গে এবং নিজের অধিকার ভেবে ডক্টর জাকির নায়কে জিজ্ঞাসা করুন আমি ডক্টর মোহাম্মদ নায়েক আমি আপনাদের আমন্ত্রণকারী ও সমন্বয়কারী ইনশাল্লাহ এই সযত্ন অধিবেশনে ডক্টর জাকিরকে আপনার প্রশ্ন করার অধিকার সংরক্ষণ করা হয়েছে এবং তার কর্তব্য হচ্ছে নিজের জ্ঞান ও উপলব্ধিতে সর্বোত্তম জবাব দেয়া ভাই ও বোনেরা এই অনন্য অধিবেশনে আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য ডক্টর জাকির নায়ককে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শুরু করার আগে আমি এখানে সমবেত বিপুল সংখ্যক শ্রোতাদের এই অনুষ্ঠানের শালীনতা বজায় রাখার জন্য অনুরোধ করছি প্রশ্ন ও উত্তর পর্বের নিয়ম হচ্ছে আপনি ইসলাম ও তুলনামূলক ধর্মের উপর যে কোনো প্রশ্ন করতে পারেন আপনার প্রশ্নের সংক্ষিপ্ত ও যথাযথ হতে হবে একবারে কেবল একটি প্রশ্ন করা যেতে পারে দ্বিতীয় প্রশ্ন থাকলে আপনাকে আবার শারীরিক পেছনে ফিরে যেতে হবে এবং দ্বিতীয়বার সুযোগ লাভের জন্য অপেক্ষা করতে হবে দর্শক শ্রোতাদের মাঝে বিভিন্ন স্থানে আমাদের মাইক্রোফোন রয়েছে মোট পাঁচটি মাইক্রোফোন আছে তিনটি পুরুষদের সারিতে এবং দুইটি নারী শ্রোতাদের মাঝে একটি মাইক্রোফোন পুরুষদের সারির সামনের দিকে এবং অপর দুইটি পেছনের দিকে পুরুষদের মধ্য থেকে প্রশ্ন করার জন্য যে কোনো একটি মাইক্রোফোনের কাছে সারি করে দাঁড়ান নারী দর্শকদের জন্য আমাদের দুইটি মাইক্রোফোন রয়েছে একটি সামনের দিকে এবং অপরটি পেছনের দিকে অমুসলিম ভাই বোনদেরকে প্রথমে প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে এবং সময় থাকলে মুসলিম ভাই বোনদেরকে ইনশাআল্লাহ সুযোগ দেওয়া হবে মাইকের সঙ্গে থাকা স্বেচ্ছাসেবকদেরকে দয়া করে দৃঢ়তার সাথে এটা নিশ্চিত করার জন্য অনুরোধ করা হচ্ছে প্রশ্ন করার আগে প্রশ্নকারীর নাম ও ঠিকানা স্পষ্টভাবে উল্লেখ করার জন্য অনুরোধ করা হচ্ছে যাতে ডক্টর জাকির অধিক যথার্থ উত্তর দিতে পারেন অধিবেশন শুরুর আগে দু এক মিনিটের জন্য ডক্টর জাকিরকে তার প্রাথমিক মন্তব্য পেশ করতে অনুরোধ করছি ডক্টর জাকির নায়েক কখনো কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস টিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI Al Rayan bank quadrant code আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five H short code three zero double zero eight three swift BIC code IBO BGB double two IBAN GB five two LOID three zero nine six three four zero one zero two four one nine two pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV peace TV মানবতার সমাধান সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি মোহাম্মদ বদরুদ্দু নদী আপনারা দেখছেন পিস টিভি বাংলা ওসালাত ওসালাম আল্লাহ রসুল্লাহ আল্লাহ আলী ওয়াসাবি আজমাইন আম্মাবাদ আউজবিল্লাহমিন শৈতান রজিম বিসমিল্লা রহমান রহিম উদুল্লা সবিল রব্বিকা বিলিকমা ওয়ালম আজদুল হাসনা ওজাদুল বিল্লতি হাসান রব্বিশ আলী সদরি ওয়েসল্লি আমরি ওয়াহলুল উকদতমিল্লিসানি কাউলি আমার শ্রদ্ধেয় গুরুজনেরা ও আমার প্রিয় ভাই বোনেরা সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলামিক সম্ভাষণে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতহ আল্লাহর দয়া শান্তি ও রহমত আপনাদের সকলের উপরে বর্ষিত হোক অনেক বছর ধরেই অনুরোধ করা হচ্ছে যে সাধারণত আমি প্রায় এক থেকে দেড় ঘন্টা লেকচার দিয়ে থাকি এবং প্রশ্নোত্তর পর্ব দুই থেকে আড়াই ঘন্টারও বেশি হয় অনেক বছর ধরে শ্রোতা সাধারণ সবসময় অনুরোধ জানিয়ে আসছেন যে কেন একটা প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয় না যাতে করে শ্রোতাগণ অন্তত তাদের জ্ঞান পিপাসা নিবারণ করে তৃপ্ত হতে পারেন এইসব অনুরোধ এবং শ্রোতা সাধারণের দাবির প্রেক্ষিতে আমরা এবছর একটি সন্ধ্যায় অন্তত তিন ঘন্টার বেশি সময় কেবল প্রশ্নোত্তর পর্বের সিদ্ধান্ত নিয়েছি সেজন্য বিভিন্ন শ্রেণীর শ্রোতাদের অনুরোধে প্রথমবারের মতো কেবলমাত্র প্রশ্নোত্তর পর্বের এই অধিবেশন হতে যাচ্ছে আর যেহেতু সমন্বয়কারী উল্লেখ করেছেন যে প্রথমে আমরা অমুসলিম ভাই বোনদের প্রশ্ন করার সুযোগ দেব তাই অমুসলিম ভাই বোনদের কাছে আমার অনুরোধ ইসলাম ও তুলনামূলক ধর্ম সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে যদি কোনো ভুল ধারণা থাকে এমনকি যদি ইসলামের কোনো অনুশাসনের সঙ্গে আপনি একমত হতে না পারেন তাহলে সে ব্যাপারে জেনে নেয়ার এখনই সময় এবং ইনশাল্লাহ আমি যুবক আমি নিতে পারবো আমার সীমিত জ্ঞান দিয়ে আমার সাধ্যমতো আপনাদের প্রশ্নের জবাব দিতে চেষ্টা করব আর আমি মুসলমান ভাই বোনদেরকে অনুরোধ করব প্রথমে অমুসলিম ভাই বোনদেরকে প্রশ্ন করার সুযোগ দিতে এবং তাদের জ্ঞান পিপাসা নিবারণের পর আমরা মুসলিম ভাই বোনদের প্রশ্ন করার সুযোগ দেব মাইকের পাশে প্রশ্নকারীরা প্রস্তুত থাকলে আমরা শুরু করব পুরুষদের জন্য সামনের দিকে একটি মাঝখানে একটি এবং একটি পিছনের দিকে দেখুন তিনটি প্রথম দ্বিতীয় তৃতীয় মহিলা দর্শকদের জন্য আমার ঠিক সামনে মাঝ বরাবর একটি এবং আরেকটি আমার ডান দিকে দুটি মাইকই আমার সামনের দিকে রয়েছে আমার বাম দিকের মাইক থেকে প্রথম প্রশ্ন শুরু করতে পারি জি ডক্টর নায়েক প্রথমে আমি বলতে চাই আপনার সামনে দাঁড়াতে পেরে আমি সম্মানিত বোধ করছি পিস টিভিতে আপনার অনুষ্ঠান অনেক দেখেছি এবং আমি মনে করি প্রকৃত আমার নাম মহেশ ওরসেকার এবং আমি মুম্বাই বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে পিএইচডির ছাত্র আমার প্রশ্নটি কিছুটা টেকনিক্যাল আমি জানতে চাই ইসলাম ধর্মে আত্মার ধারণাটি কি আপনি জানেন ভারতীয় দর্শনে আত্মা ও মনকে আলাদা ধরা হয়েছে অথচ পাশ্চাত্য দর্শনে আত্মা ও মনকে অভিন্ন বিবেচনা করা হয় তাই আমার প্রথম প্রশ্ন হচ্ছে ইসলামে আত্মার ধারণাটি কি এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে দেহের সঙ্গে আত্মার সম্পর্ক কী আপনার জানা মতে মৃত্যুর পর আত্মা দেহ ত্যাগ করে কিনা এবং আপনার জানা এ জাতীয় অন্যান্য তথ্য তাহলে এটি একটি দুই অংশ বিশিষ্ট প্রশ্ন আত্মার ধারণাটি কি দেহের সঙ্গে আত্মার সম্পর্ক এবং মৃত্যুর পর আত্মার কি হয় ধন্যবাদ ভাই মহেশ প্রশ্ন করলেন যে আত্মার ধারণাটি কি ইসলামে এবং সম্পর্কটা কি আত্মা ও মানব দেহের মধ্যে এবং মৃত্যুর পর আত্মার কি হবে এটাই মূল প্রশ্ন ঠিক তাই যতদূর পর্যন্ত আত্মার সংশ্লিষ্টতা রয়েছে তাতে আত্মা হচ্ছে মানব দেহের নির্যাস আল্লাহ সুবাহ তালার অন্যান্য সৃষ্টির তুলনায় মূল গুরুত্বপূর্ণ বিষয় এটা সর্বশক্ত ঈশ্বরের সৃষ্টি মানুষের সঙ্গে তাদের বড় ধরনের পার্থক্য হচ্ছে এই আত্মা এবং এটাই হচ্ছে সারাংশ যা একজন ব্যক্তির মৃত্যুর পরও থেকে যাবে পরে এটা আলোচনা করব বিজ্ঞানের যতটুকু সংশ্লিষ্টতা রয়েছে তাতে বিজ্ঞান আত্মা নিয়ে কথা বলে না এখনও বিজ্ঞান সে পর্যায়ে পৌঁছেনি যে পর্যায়ে পৌঁছলে আত্মার অন্তঃসার রহস্য উদ্ঘাটন করা যায় তবে গবেষণা করা হয়েছে যখন কোনো জীব মারা যায় উদাহরণস্বরূপ মানুষের সঙ্গে তুলনা করলে যখন একটি প্রাণী মারা যায় মৃত্যুর পরক্ষণেই সেটির ওজনের কোনো তারতম্য ঘটে না তবে যখন আমরা একজন মানুষের ওজনের বিষয়টি বিশ্লেষণ করি যখন তার জানকবজ করা হয় এবং সে মারা যায় তাৎক্ষণিকভাবেই তার ওজন কমে যায় এর অর্থ হচ্ছে মৃত্যুর পর মানুষ কিছু হারায় যখন সে মারা যায় কিন্তু বিজ্ঞান এখনো সে পর্যায়ে পৌঁছেনি যে পর্যায়ে পৌঁছলে আত্মা ঠিক কি তা বলা যায় আত্মা হচ্ছে নির্যাস মানবদেহের পবিত্র কোরআনের সুরা আল ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর একশো পঁচাশিতে আল্লাহ তালা বলেন প্রত্যেক আত্মাকে মৃত্যু সাথ গ্রহণ করতে হবে এ আয়তে ইহকাল হচ্ছে পরকালের জন্য পরীক্ষা কোরআনে আল্লাহ বলেন সুরা মুল্ক অধ্যায় নম্বর সাতষট্টি আয়াত নম্বর দুই অর্থাৎ আল্লাহ জীবন ও মৃত্যুকে সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে কর্মে কে উত্তম তা জানতে তাই এই পার্থিব জীবন পরকালের জন্য পরীক্ষা এবং প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ নিতে হবে একজন মানুষ মারা গেলে তার আত্মা দেহের মধ্যে থাকে না কিন্তু বিচার দিবসে যখন তাকে পুনরুত্থিত করা হবে তখন তার করা নেক কাজ ও পাপ কাজের উপর ভিত্তি করে বিচার দিবসে সর্বশক্তিমান ঈশ্বর তিনি মালিক ইয়মিদ্দিন অর্থাৎ তিনি বিচার দিবসের মালিক দুনিয়ার জীবনে আপনি যেমন কাজ করেছেন তার উপর ভিত্তি করে সেদিন আপনার জন্য নির্ধারণ করা হবে আপনি বেহেস্তে না দুজখে যাবেন সুতরাং আত্মা জীবিত থাকে আত্মা মরে না এটি কেবল মৃত্যুর স্বাদ গ্রহণ করে যখন কোনো মানুষের দেহ মারা যায় যখন দেহ প্রাণের সঙ্গে থাকে তখন সে মানুষ তবে পরকালে সম্পূর্ণ নতুন একটা দেহ দেওয়া হবে এবং আত্মা বেঁচে থাকবে এবং তখন এই জীবনের পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে বেশ দুযোগ দেওয়া হবে আশা করি উত্তরটা আপনি পেয়েছেন আত্মা আর মন কি অনুরূপ ভাই প্রশ্ন করলেন আত্মা আর মন কি অনুরূপ না আবার বলছি মন হচ্ছে ভাবগত যদি আমি আপনাকে প্রশ্ন করি আপনার মন কোথায় আপনারা জানেন তখন লোকেরা বলবে মনের অবস্থান মস্তিষ্কে সুতরাং এটা একটা গুণবাচক শব্দ যেমন আমরা যখন বলি নিজের কাজে মন দাও তো মনে রাখার কথা বললে লোকেরা মস্তিষ্ক খাটিয়ে ভাবতে শুরু করে কিন্তু এর অর্থ এই নয় যে মন মস্তিষ্কের মধ্যে রয়েছে বরং এটা ভিন্ন কিছু তাহলে আবারও প্রমাণিত হলো যে মন একটা গুণবাচক শব্দ আমি জানি না মনকে কোথাও স্থাপন করা হয়েছে কিনা যখন আমরা মন সম্পর্কে কথা বলি সাধারণত মস্তিষ্ক সম্পর্কে ভাবি কিন্তু সেটা একটা গুণবাচক শব্দ আশা করি উত্তরটা পেয়েছেন আপনাকে ধন্যবাদ হ্যাঁ ভাই প্রশ্ন করার আগে এরকম একটি চমৎকার ও বিস্ময়কর প্রচেষ্টার জন্য আমি আয়োজকদের ধন্যবাদ জানাই এখন প্রশ্নে আসছি মুসলমানদের সঙ্গে আমার প্রচুর যোগাযোগ রয়েছে কারণ আমার বাল্যকাল ও যৌবন তাদের মধ্যেই কেটেছে তবে একটা জিনিস আমি বরাবরই বুঝতে পারিনি আল্লাহর সংজ্ঞা কারণ আমার মনে আল্লাহ সম্পর্কে যে ধারণা আছে এবং আমার মুসলমান পরিচিত জনেরা যে ধারণা দিয়েছে তাতে আল্লাহর সংজ্ঞা মূলত অন্যান্য ধর্মবিশ্বাসকে অবজ্ঞা করা এবং তাদের ঈশ্বরের সংজ্ঞাও একই রকম মনোপুত নয় আপনি অত্যন্ত সুপণ্ডিত ব্যক্তি আমি আপনার কাছে উপকৃত হতে চাই ভাই খুব ভালো একটা প্রশ্ন করেছেন গুরুত্বপূর্ণ প্রশ্ন যা সবসময় তার মনে রয়েছে এমন একটা বিষয় তিনি জানতে চান যে আল্লাহর সংজ্ঞা কি ইসলামে এবং এই সংজ্ঞায় অবজ্ঞা সূচক অনেক বিষয় রয়েছে এবং এটি অন্যান্য ধর্মবিশ্বাসের বিপরীত প্রকৃতপক্ষে ইসলামে আল্লাহর সংজ্ঞায় বলে দিচ্ছে আল্লাহ কি এবং আল্লাহ জানন তাও বলা হয়েছে এছাড়া ঈশ্বরকে জানতে গেলে ঈশ্বর কি নন তা জানাও গুরুত্বপূর্ণ যাতে করে যদি কেউ মিথ্যে দাবি করে যে অমুক অমুক ঈশ্বর তখন আপনি যাতে সহজে বুঝতে পারেন যে এটা মিথ্যে দাবি এ পর্যন্ত যত জবাব পাওয়া গেছে আল্লাহর সংজ্ঞা নিয়ে তার মধ্যে সর্বোত্তম হচ্ছে যা কোনো মুসলমান আপনাকে দিতে পারেন তা হচ্ছে কোরআন থেকে সুরায় ক্লাস অধ্যায় নম্বর একশো বারো আয়াত নম্বর এক থেকে চার এখানে বলা হয়েছে কুল হো আল্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ সামাদ আল্লাহ চিরঞ্জীব লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি ইয়াকুল্লাহু এবং তার সমতুল্য কিছু নেই এটি পবিত্রকরণে দেয়া আল্লাহ সাবান তালার সর্বশক্তিমান ঈশ্বরের চার লাইনের সংজ্ঞা এটি হচ্ছে ধর্মতত্ত্বের কোষ্টি পাথর এটি হচ্ছে শনাক্ত করার লিটমাস পরীক্ষা যদি কেউ বলে যমুক অমুক ঈশ্বর যদি কোনো ব্যক্তি চার লাইনের সঙ্গে ঈশ্বর প্রমাণিত হন তাহলে মুসলিমদের তা মেনে নিতে কোনো আপত্তি নেই যে তিনি ঈশ্বর প্রথম টেস্ট বলো তিনি আল্লাহ এবং অদ্বিতীয় আল্লাহ আল্লাহ অমুখাপেক্ষী ও চিরঞ্জীব তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেন এবং তার সমতুল্য কেউ নেই ইমান সত্যবাদিতা উত্তম চরিত্র সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলিয়াল্লামের শিক্ষাসমূহ কি শেখ হারুন একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার সমূহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চল্লিশ হাদিস প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে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 Join Dr. Zakir Naik. দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় যারা এক আল্লাহর এবাদত করে কোরআন এবং হাদিসের ওপর আমল করে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে সফল করে আমি মতিউর রহমান শেখ মতিউর রহমান মদনী কি কি করলে আল্লাহ পাক রাজি হবেন দেখুন ইসলামের স্তম্ভ দেখুন ইসলামের খুঁটি সমূহ প্রতি বুধবার সন্ধ্যার পাঁচটায় বা পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় উদাহরণস্বরূপ আমি আপনাদের একটা উদাহরণ দেব কিছু মানুষ আছে যারা বলে ভগবান রজনীশ ঈশ্বর প্রশ্নোত্তরের সময় এক হিন্দু ভাই আমাকে বলেন আমরা হিন্দুরা তাকে ঈশ্বর বলে গণ্য করি না আমি কখনোই বলিনি যে হিন্দুরা ভগবান রজনীশকে ঈশ্বর বলে অনেক মানুষ আছে যারা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানে এখন আমি একটা নমুনা দেখাবো কেন আমরা এই নেতিবাচক ব্যবহার করি যেমন ইতিবাচক বলো তিনি আল্লাহ অদ্বিতীয় আল্লাহ আল্লাহ মুখাপেক্ষীয় তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি কেন আমরা এটা ব্যবহার করি এখন আমরা ভগবান রজনীশকে পরীক্ষা করব। প্রথম পরীক্ষা হচ্ছে বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় ভগবান রজনীশ কি এক এবং অদ্বিতীয় ছিলেন তিনি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি নিজেকে ঈশ্বর দাবি করেছেন এমন শত শত লোক নিজেদের ঈশ্বর দাবি করেন এবং আমাদের দেশ ভারতে হাজার হাজার মানুষ নিজেদের ঈশ্বর বলে দাবি করেন হাজার হাজার মানুষ বলেছেন তারা ঈশ্বর তিনি কেবল একা নন কিন্তু একজন রজনীশ ভক্ত বলবে না ভগবান রজনীশ অদ্বিতীয় আসুন দ্বিতীয় পরীক্ষা করি আল্লাহ আল্লাহ অমুখাপেক্ষীয় চিরঞ্জীব রজনীশ কি অমুখাপেক্ষীয় চিরঞ্জীব আমরা তার জীবনে পড়েছি সেখানে আমরা পড়েছি যে ভগবান রজনীশ ভুগছিলেন বিভিন্ন রোগে আজমা ডায়াবেটিস ম্যালাইটিস পিঠের ব্যথা ইত্যাদি রোগে ভাবুন সর্বশক্ত ঈশ্বর ভোগেন আজমা ডায়াবেটিস ম্যালাইটিস পিঠের ব্যথা ইত্যাদি রোগে তৃতীয় পরীক্ষা তিনি কাউকে জন্ম দেননি জন্ম নেননি আমরা জানি ভগবান রজনীশ মধ্যপ্রদেশে জন্মগ্রহণ করেন এবং তার পিতামাতা ছিল আর উনিশশো সালে তিনি আমেরিকা যান এবং হাজার হাজার আমেরিকানকে তার ভক্ত বানান এবং অরেগন রাজ্যে তিনি নতুন সেন্টার চালু করেন নাম রজনীশপুরম পরবর্তীতে আমেরিকান সরকার তাকে গ্রেপ্তার করে জেলে পুরে দেয় রজনীশের অভিযোগ আমেরিকান সরকার তাকে স্লো পয়জন দিয়েছে ভাবুন সর্বশক্তিমান ভগবানকে স্লো পয়জন দেয় এবং উনিশশো সালে আমেরিকান সরকার তাকে দেশ থেকে বের করে দিলে তিনি আবার ভারতে ফিরে আসেন এবং পুনার শহরে ফিরে যান আর সেখানে পুনরায় তার সেন্টার চালু করেন যাকে আজকে বলা হয় ওষো কমিউন এবং আজ যদি আপনি ওষো কমিউনে যান সেখানে তার সমাধিতে মৃত্যুর পরে যেখানে তার দেহভস্য রাখা হয়েছে সেখানে পাথরের গায়ে খোদাই করে লেখা রয়েছে ওশো ভগবান রজনীশ ওশো কখনো জন্মাননি কখনো মরেননি তবে উনিশশো সালের এগারো ডিসেম্বর থেকে উনিশশো সালের উনিশে জানুয়ারি পর্যন্ত পৃথিবী ভ্রমণ করেন কখনো জন্মাননি কখনো মরেননি তবে পৃথিবী ভ্রমণ করেছেন উনিশশো সালের এগারো ডিসেম্বর থেকে উনিশশো সালের উনিশে জানুয়ারি পর্যন্ত সেখানে তারা তার সমাধিতে এটা উল্লেখ করতে ভুলে গেছে যে তাকে পৃথিবীর একুশটি দেশ ভিসা দিতে রাজি হয়নি ভাবুন সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবী ভ্রমণ করতে এসেছেন এবং তার ভিসা প্রয়োজন হয়েছে এবং শেষ পরীক্ষা এটা এতই কঠিন যে যদি পৃথিবীর কোনো কিছুকে আপনি ঈশ্বরের সঙ্গে তুলনা করতে পারেন তিনি ঈশ্বর নন আমরা জানি ভগবান রজনীশ তার সাদা দাড়ি ছিল মানুষের মতো ছিল দুটো চোখ একটা নাক একটা মুখ দুটো হাত যদি আপনি পৃথিবীর কোনো কিছুকে ঈশ্বরের সঙ্গে তুলনা করেন তিনি ঈশ্বর নন উদাহরণস্বরূপ যদি কেউ বলে থাকেন যে সর্বশক্তি ঈশ্বর হচ্ছেন আর্নল্ড সজনিগারের চেয়ে হাজার গুণ শক্তিশালী আপনি হয়তো সজনিগারের নাম শুনেছেন এই ব্যক্তি উপাধি পেয়েছিলেন মিস্টার ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ মিস্টার ইউনিভার্স মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ যখন আপনি পৃথিবীর কোনো কিছুকে ঈশ্বরের সঙ্গে তুলনা করবেন তাতে হন তিনি আর্নল্ড সজনিগার দারা সিং বা কিংকং হন তিনি হাজার গুণ বা লক্ষ গুণ শক্তিশালী যখনই আপনি পৃথিবীর কোনো কিছুকে ঈশ্বরের সঙ্গে তুলনা করবেন তিনি ঈশ্বর নন সুতরাং এই ভাইয়ের কমতি রয়েছে সর্বশক্তি ঈশ্বরের ধারণায় এবারে প্রশ্নের দ্বিতীয় অংশটি নিয়ে বলি যে এটা কেন অন্যান্য ধর্মের ঈশ্বরের ধারণার সাথে বিপরীত প্রকৃতপক্ষে এটা একটা ভুল ধারণা যে পবিত্র কোরআনে আল্লাহ সুবাহর ধারণা অন্যান্য ধর্মের বিপরীত এটা অন্যান্য ধর্মের আচার অনুষ্ঠানের বিপরীত আমি একমত তবে অন্যান্য ধর্মগ্রন্থের বিপরীত নয় কারণ দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ ধর্মের অনুসারীরাই হোক সেটা খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম ইত্যাদি তারা নিজেদের ধর্মগ্রন্থ পড়ে দেখে না তাই যদি আমরা অমুসলিমদের আচার অনুষ্ঠানের পর্যালোচনা করি তাহলে সেগুলো ইসলামের বিপরীত হলেও ধর্মগ্রন্থের বিপরীত নয় যে কোনো ধর্মের ঈশ্বরের ধারণা অনুধাবন করতে হলে উত্তম হচ্ছে সে ধর্মগ্রন্থে ঈশ্বরের ব্যাপারে কি বলা হয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করা কোন ধর্মের অনুসারীরা কি করছে তা দেখে ঈশ্বরের ধারণা খোঁজা উচিত নয় উদাহরণস্বরূপ যদি আপনি শিখ ধর্মে ঈশ্বরের ধারণা জানতে চান তাহলে উত্তম হচ্ছে পাঠ করা গুরু গ্রন্থ সাহেব আদি গ্রন্থ আপনি গুরু গ্রন্থ সাহেবের প্রথম খণ্ড প্রথম অধ্যায় প্রথম অনুচ্ছেদটা পাঠ করেন আপনি এটা জাপুজি নামে পরিচিত এতে কি বলা হয়েছে ঠিক আছে জাপুজি এতে বলা হয়েছে যে ঈশ্বর একজন ঈশ্বরকে সত্য বলা হয়েছে তাকে চিরঞ্জীব বলা হয় তিনি হচ্ছেন বিরাজমান তিনি দয়ালু তিনি ভয় ও অভাবমুক্ত আর শিখ ধর্ম অনুযায়ী শিখ ধর্মের মানুষ এক ঈশ্বরে বিশ্বাস করে তারা মূর্তি পূজা বিশ্বাস করে না তারা অবতারবাদে বিশ্বাস করে না আর প্রকাশ্যে তাকে এক ওমকারা বলা হয় এবং অপ্রকাশ্যে তাকে ওমকারা বলা হয় এবং শিখ ধর্মগ্রন্থ পাঠ করলে দেখবেন সেখানে সর্বশক্তিমান স্রষ্টার বিভিন্ন গুণাবলী আছে যদি শিখ ধর্ম পড়েন সর্বশক্তিমান ঈশ্বরকে বলা হয়েছে সত্যনামা তাকে পবিত্র নামে ডাকা হয়েছে তাকে বলা হয়েছে কার্তার অর্থাৎ স্রষ্টা তাকে বলা হয়েছে রহিম মানে দয়ালু তাকে বলা হয়েছে করিম অর্থাৎ দাতা তাকে আরো বলা হয়েছে ওয়াহে গুরু অর্থাৎ একক সত্য ঈশ্বর সুতরাং ধর্মগ্রন্থের দিক দিয়ে শিখ এবং ইসলাম ধর্মে ঈশ্বরের ধারণা একই অনুরূপভাবে হিন্দু ধর্মের কথায় আসি হিন্দু ধর্মেও যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন পরিষ্কার উল্লেখ আছে উপনিষদে ছান্দক উপনিষদ অধ্যায় নম্বর ছয় অনুচ্ছেদ নম্বর দুই শ্লোক নম্বর এক ঈশ্বর এক এবং অদ্বিতীয় এটা আর উল্লেখ আছে শ্বেতাক্ষেত্র পরিষদে অধ্যায় নম্বর ছয় অনুচ্ছেদ নম্বর নয় মহান ঈশ্বরের তার কোনো পিতামাতা নেই তার কোনো কর্তা নেই তার কোনো প্রভু নেই এছাড়া উল্লেখ আছে ক্ষেত্র উপনিষদে অধ্যায় নম্বর চার শ্লোক নম্বর উনিশ এবং যজুর্বেদ অধ্যায় নম্বর বত্রিশ অনুচ্ছেদ নম্বর তিনে প্রতিমা আস্তি মহান ঈশ্বরের কোনো প্রতিমা নেই সংস্কৃত ভাষায় প্রতিমা মানে হচ্ছে প্রতিবিম্ব আলোকচিত্র অঙ্কন চিত্র ছবি প্রতিকৃতি প্রতিমা মূর্তি ভাস্কর্য তা এখানে বলা হয়েছে না প্রতিমা আস্তি মহান ঈশ্বরের কোনো প্রতিবিম্ব নেই প্রতিকৃতি নেই আলোকচিত্র নেই ভাস্কর্য নেই প্রতিমা নেই পুতুল নেই মূর্তি নেই তবুও দুর্ভাগ্যজনকভাবে দেখা যায় যে হিন্দুরা এখনো প্রতিমা পূজা করে এজন্য কাকে দোষ দেবেন আমি বেদের উদ্ধৃতি দিচ্ছি হিন্দুদের সকল ধর্মগ্রন্থগুলোর মধ্যে বেদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কিন্তু তাও আপনি লক্ষ্য করবেন যে হিন্দুরা এখনো প্রতিমা পূজা করছে কেন কারণ হিন্দু ধর্মের পণ্ডিতেরা বলেন যে দেখো জাকির ভাই তুমি জানো নিম্ন শ্রেণীর লোকেরা এগুলো বুঝতে চায় না তাই মনোনিবেশের জন্য আমাদের প্রতিমা প্রয়োজন হয় আমরা সচেতনতার উচ্চ পর্যায়ে পৌঁছানোর পর আর প্রতিমার প্রয়োজন হয় না তখন আমি বললাম হিন্দু পণ্ডিতকে আমরা মুসলিমরা ইতোমধ্যে সচেতনতার উচ্চ পর্যায়ে পৌঁছে গেছি এটা হচ্ছে হিন্দু ধর্মের ভিত্তি বেদের ভিত্তি কিন্তু হিন্দু ধর্মের আর্য সমাজের মতো কিছু গোত্র আছে যারা প্রতিমা পূজা নিন্দা করে একইভাবে যদি খ্রিস্ট ধর্মের দিকে তাকান খ্রিস্টানদের ধর্মগ্রন্থ পড়েন দেখবেন খ্রিস্ট ধর্মগ্রন্থ মূর্তি পূজার বিরোধী তবুও আপনি দেখেন যে ক্যাথলিকরা তারা ঈশ্বরের চিত্র তৈরি করে এবং বলে যে সুখ্রিস্ট তারপর শান্তি পরিষদ হচ্ছেন সর্বশক্তিমান ঈশ্বর তাহলে যা বোঝা গেল তা হচ্ছে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ অনুযায়ী খ্রিস্টবাদ ও ইসলাম খ্রিস্ট তারপর শান্তি পরিশোধক শিক্ষা এগুলো একই রকম কিন্তু বেশিরভাগ খ্রিস্টান তারা এটা দাবি করে যীশুখ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিলেন প্রকৃতপক্ষে বাইবেল পড়লে দেখবেন সম্পূর্ণ বাইবেলের মধ্যে কোথাও এমন একটিও স্পষ্ট উক্তি নেই যেখানে যীশুখ্রিস্ট নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো যদি কোনো খ্রিস্টান বাইবেলের কোনো দ্ব্যর্থহীন স্পষ্ট উক্তি আমাকে দেখাতে পারেন যেখানে যীশুখ্রিস্ট ধর্ম শান্তি প্রসিত হোক নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো তাহলে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত আছি প্রকৃতপক্ষে আপনি বাইবেল পড়লে দেখবেন স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে গসপেল অফ জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ নম্বর আঠাশ যীশু খ্রিস্ট সাল্লাম বলেন আমার পিতা আমার চেয়ে মহান গসপেল অফ জন অধ্যায় নম্বর দশ অনুচ্ছেদ নম্বর উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর বারো অনুচ্ছেদ নম্বর আঠাশ ঈশ্বরের আত্মার সাহায্যে আমি শয়তানদের বিতাড়িত করি গসপেল লুক অধ্যায় এগারো অনুচ্ছেদ বিশ আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই গসপেল জন অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ তিরিশ আমি নিজে থেকে কিছুই করতে পারি না আমি যেমন শুনি তেমন বিচার করি এবং আমার বিচার ন্যায্য আমি আমার ইচ্ছা পূরণ করি না আমার পিতার ইচ্ছা আমি পূরণ করি যে ব্যক্তি নিজের ইচ্ছা পূরণ করে না ঈশ্বরের ইচ্ছা পূরণ করে সে একজন মুসলিম তা যীশু খ্রিস্টভাই সাল্লাহ সাল্লাম ছিলেন একজন মুসলিম তিনি কখনোই নিজেকে ঈশ্বর দাবি করেননি এবং তা স্পষ্টভাবে উল্লেখ আছে বুক অফ অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ নম্বর বাইশ হে ইসরায়েল গণ তোমরা শোনো নাজারেথের যিশু এক ব্যক্তি যাকে ঈশ্বর তোমাদের মধ্য থেকে মনোনীত করেছেন ঈশ্বর তাকে দিয়ে অনেক অলৌকিক কাজ করিয়েছেন এবং তোমরা তার সাক্ষী তোমাদের মধ্যে হতে ঈশ্বর মনোনীত এক ব্যক্তি ঈশ্বর তাকে দিয়ে অনেক অলৌকিক কাজ করিয়েছেন এবং তোমরা তার সাক্ষী তাই যদি আপনি বাইবেল পড়েন দেখবেন ইহুদি এবং খ্রিস্টান ধর্মে তারা এক ঈশ্বরে বিশ্বাস করে যার কোনো প্রতিমূর্তি নেই এটা পরিষ্কারভাবে উল্লেখ আছে বুক অব ডিটোনমিতে অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ নম্বর সাত থেকে নয় এখানে বলা হয়েছে যে আমি ছাড়া তোমাদের আর কোনো ঈশ্বর নেই তোমরা ঊর্ধ্বলোকের স্বর্গ নিচের মর্ত ও পৃথিবীর নিচের পানিতে থাকা কোনো কিছুর চিত্র খোদাই করো না তাদের সামনে তোমরা কখনো মাথা নত করবে না তাদের উপাসনা করবে না কারণ আমি তোমাদের ঈশ্বর তোমাদের প্রভু ঈশ্বরান্বিত ঈশ্বর আরও জানতে আপনি আমার ছেলের বক্তৃতা শুনতে পারেন আগামীকাল আমার ছেলে তিনটা পঁয়তাল্লিশ মিনিটে বিস্তারিত বক্তব্য রাখবে বিষয় একই আমার এই আলোচনায় বিশ্বের প্রধান প্রধান ধর্মে ঈশ্বরের ধারণা এবং আপনি বুঝতে পারবেন এটা একই রকম আমরা যেমন এক ঈশ্বরে বিশ্বাস করি যার কোনো চিত্র নেই এবং আমরা কেবল তারই উপাসনা করি অন্য কারো নয় আশা করি উত্তরটা পেয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনি আমার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 rate peace TV dot TV peace TV মানবতার সমাধান করে সম্মানের রক্ষা দূর করে হতাশা দেই তাকে অধিকার মিটিয়ে দেই নিরাশা আমি মোহাম্মদ বদরুদ্দোজা নাদু আপনারা দেখছেন পিস টিভি বাংলা ইসলাম নারীকে দিয়েছে কত উচ্চ স্থান মান ও সম্মান তা জানতে হলে দেখুন ইসলামে নারীর অধিকার দেখুন ইসলামে নারীর মর্যাদা প্রতি সোমবার সন্ধ্যা পাঁচটায় আপ পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় বাংলা মানবতা সমাধান এবার আপনি হ্যালো আমার নাম মহেশ মেহতা আমি অবসরপ্রাপ্ত ব্যক্তি আমি পনেরোটি ইসলামী দেশ সফর করেছি সর্বত্রই নারী পুরুষের জন্য নামাজের স্থান ভিন্ন এমনকি মসজিদে নববীতে নারী ও পুরুষের নামাজের স্থান আলাদা কারবালা নাজ কারমেইন সামারা দামেস্ক মাসায়ও নারী পুরুষের নামাজের স্থান ভিন্ন কিন্তু হজের সময় Mina Muzdalifah Arafat Safa Marwah এবং কাবা শরীফ তাপ করার সময় নারী পুরুষ একসাথে অবস্থান করে এবং জেরুজালেমের আল আকসা মসজিদের পাথরের গম্বোজ বাইতুল মুকদ্দাসে নারী পুরুষ একসঙ্গে অবস্থান করে কেন ভাই মহেশ মেহতা একটা সুন্দর প্রশ্ন করেছেন এবং আমরা মহেশ মেহতাকে জানি অনেক বছর ধরে আইআরএফ এর শুরুর পর থেকে মাসাল্লাহ তিনি এমন ব্যক্তি যিনি একজন অমুসলিম হয়েও আমাদের ক্যাসেট নিয়ে থাকেন উনিশশো একানব্বই সালে আমরা যখন শুরু করি তখন থেকে বেশিরভাগ ক্যাসেটই তিনি নিয়েছেন এবং আমার ধারণা তিনি যে কোনো মুসলমানের চেয়ে আইআরএফ এর ক্যাসেট বেশি দেখেছেন তিনি প্রশ্ন করেছেন যে তিনি যখন বিশ্বের বিভিন্ন মসজিদে গেছেন বেশিরভাগ জায়গায় নারী এবং পুরুষের নামাজের এলাকা আলাদা আলাদা তবে যখন তিনি হজ দেখেছেন তখন তিনি দেখেছেন যে মক্কা মিনা মুজদালিফায় নামাজের জায়গায় একই নারী ও পুরুষ একসাথে আলাদা আলাদা নয় ভাই যেটা বুঝতে পারেননি তা হচ্ছে সর্বত্রই এমনকি মক্কা এমনকি মুজদালিফা এমনকি মিনায় নামাজের জায়গা আলাদা আছে তবে পরিস্থিতির কারণে উদাহরণস্বরূপ যখন আমরা মক্কা যাই এবং সেখানকার একটা গুরুত্বপূর্ণ করণীয় তফ করা যখন তফ করা হয় তফের জন্য নারী পুরুষের পৃথক কোনো জায়গা নেই সে কারণে তফের সময় নারী পুরুষের পৃথক এলাকা থাকে না তবে তাপ শেষ হওয়ার পর স্বাভাবিকভাবেই নারী ও পুরুষের জন্য ভিন্ন ভিন্ন নির্ধারিত এলাকা রয়েছে এমনকি মক্কাতেও তবে যখন তাফ করা হয় তখন যদি নামাজের সময় হয় কিছু কিছু মহিলা নির্ধারিত এলাকায় যেতে না পেরে তারা হয়তো এমন এলাকায় দাঁড়ান যা নারীদের জন্য নির্ধারিত নয় সে কারণে এমন ঘটনা ঘটে এরকম পরিস্থিতিতে আমরা দেখতে পাই কিছু কিছু মহিলা হয়তো পুরুষদের এলাকায় মিশে গেছে তবে দূরবর্তী এলাকায় গেলে আপনি এটা দেখতে পাবেন মাতাপ এলাকায় নয় আপনি দেখবেন নারীদের জন্য পৃথক নির্ধারিত এলাকা রয়েছে এবং পুরুষদের জন্য আলাদা রয়েছে সাধারণ মসজিদে আমাদের আছে নারী ও পুরুষদের জন্য পৃথক দ্বারা আছে হারামে এমনকি নারীদের জন্য পৃথক এলাকা আছে তবে যখন তারা তাফ করেন তখন পুরুষদের সাথে মিশে যেতে বাধ্য হন কিন্তু যখন তারা নামাজ আদায় করবেন তখন পৃথক এলাকায় করবেন তবে সময়ের অভাবে তারা নির্দিষ্ট এলাকায় পৌঁছাতে না পারার কারণে নির্দিষ্ট কিছু এলাকায় নারী এবং পুরুষদের একসঙ্গে দেখা যেতে পারে এরকম ঘটনা আপনারা দেখতে পাবেন মিনায় একই রকম মুজদালিফায় মুজদালিফাই এবং মিনায়ও আপনি নারী ও পুরুষের এক দাঁড়িয়ে এরকম দেখতে পাবেন না কারণ তারা ছড়িয়ে ছিটিয়ে থাকে এটা একটা বড় এলাকা কারণ তাদের পরিবারের সঙ্গে আসেন একইভাবে যখন তারা হারামে আসেন মক্কায় পরিবারের সঙ্গে আসেন তো যেহেতু পরিবারের সঙ্গে আসেন তারা একটা নির্দিষ্ট জায়গা বেছে নেন ধরেন একটা এলাকা একশো একর হতে পারে এর অর্ধেক পুরুষদের জন্য বাকি অর্ধেক নারীদের সেক্ষেত্রে পরিবারগুলো একত্রে থাকতে পারে না অন্যান্য মসজিদগুলোতে সেগুলো ছোট হওয়ার কারণে সহজে নামাজ পড়ার জায়গা পৃথক করা যায় প্রবেশের পথ আলাদা বের হওয়ার পথ আলাদা এবং বাইরে তারা পরিবারের সঙ্গে মিলতে পারে এতে গেল মুজদালিফা আর আরাফাত ময়দান শত শত একরের হজ পালনের জন্য পরিবার একত্রে আসে তারা যখন অবস্থান করে আরাফাত মিনা মুজদালিফায় তখন এমনকি নামাজের সময় নারী পুরুষ একই সারিতে দাঁড়ায় না সেখানে পৃথক এলাকা আছে তবে এরিয়া ছড়ানো ছিটানো সে কারণে এটা মনে নাও হতে পারে যে তারা আলাদা তবে আপনি মসজিদে খায়েফে গেলে অর্থাৎ মিনা অথবা আরাফাতে মসজিদে নামরায় গেলে অন্যান্য মসজিদের মতো নারী পুরুষের পৃথক ব্যবস্থা দেখতে পাবেন কারণ যখন তারা একটা বৃহৎ জামাতে নামাজ পড়ে একটা বড় এলাকায় পরিবার সঙ্গে থাকলে এটা আরও কঠিন অন্যথায় নারী ও পুরুষ সবসময় পৃথক থাকার কথা পৃথক কিন্তু সমান সুযোগ কেন কারণ হচ্ছে যাতে তারা আল্লাহ তালার প্রতি মনোনিবেশ করতে পারেন সেজন্য নারী ও পুরুষের সহবস্থান না থাকে ভালো আশা করি উত্তরটা পেয়েছেন আমরা পরের প্রশ্নটি নেব পুরুষদের শাড়ির মাঝের দিকের মাইক থেকে মাইক নম্বর দুই এটি মাইক নম্বর এক মাঝের দিকের ওইটি মাইক নম্বর দুই তৃতীয় মাইকটি মাইক নম্বর তিন পুরুষদের শাড়ির পিছনের দিকে নারীদের শাড়ির সামনের দিকে রয়েছে মাইক নম্বর এক আমার সামনের দিকে এবং ওই পাশে কিছুটা পেছনের দিকে একটা মাইক আছে সেটি মাইক নম্বর দুই নারী শ্রোতাদের জন্য আমরা পুরুষদের শাড়ির মাঝের দিকের মাইক নম্বর দুই থেকে প্রশ্ন নেব হ্যাঁ ভাই আপনি বলুন জি আমার নাম অর্জুন জে রাও আমার বয়স উনিশ বছর বিভিন্ন আধ্যাত্মিক পর্যায়ে বিভিন্ন লোক রয়েছেন রয়েছেন সংশোধন ও বোঝার পর্যায়ে আমার ধারণা ইসলাম এমন লোকদের জন্য যারা ইতিমধ্যে আধ্যাত্মিক দিক দিয়ে পুরোপুরি অগ্রসর সকলে ইসলামের শিক্ষা অর্থ বহুরূপে অনুসরণ করতে পারে না একটা বিদ্যালয়ের সঙ্গে তুলনা করলে আমি বোঝাতে চাই প্রথম স্ট্যান্ডার্ড দ্বিতীয় স্ট্যান্ডার্ড শ্রেণী থেকে দশম স্ট্যান্ডার্ড শ্রেণী পর্যন্ত বিভিন্ন স্তরের লোক রয়েছে এর মধ্যে ইসলাম নবম স্ট্যান্ডার্ড পাঠক্রমে রয়েছে আমি কি ঠিক বলেছি ইসলাম কি কেবল তাদের জন্য যারা আধ্যাত্মিক দিক দিয়ে অগ্রসর ভাই খুব ভালো একটা প্রশ্ন করেছেন যে যখন আমরা সব ধর্মের মধ্যে তুলনা করি তখন ইসলামের অবস্থান উচ্চ পর্যায়ে থাকে একটা স্কুলের মতো অন্যান্য ধর্ম কিন্ডার গার্টনের প্রথম স্ট্যান্ডার্ড হলে ইসলাম নবম ও দশম শ্রেণীর স্ট্যান্ডার্ড তিনি ঠিক বলেছেন কিনা আমি আপনার সঙ্গে একমত আবার একমত হওয়ার পাশাপাশি দ্বিমত একমত এজন্য যে হ্যাঁ ইসলাম তাদের জন্য যারা আধ্যাত্মিকতা উচ্চ অবস্থানে তবে তার অর্থ এই নয় যে যিনি আধ্যাত্মিকভাবে অগ্রসর নন তিনি ইসলামে দাখিল হতে পারবেন না এর সঙ্গে আমি একমত নই কেন কারণ স্বাভাবিকভাবে যদি কেউ ভর্তি হয় স্কুলে ইংলিশ মিডিয়াম স্কুলে যদি ভর্তি হয় সে তাহলে প্রথমে কি শিখবে সে এই ভাষার বর্ণমালা শিখবে ধরুন সে স্কুলে ভর্তি হলো তা একটা ইংলিশ মিডিয়াম স্কুল নার্সারিতে সে শিখবে এ বি সি ঠিক আছে সুতরাং ইসলামেও কোনো ব্যক্তি আধ্যাত্মিকভাবে অগ্রসর না হলে তিনি যখন ইসলাম কবুল করেন তখন ন্যূনতম তাকে যা অনুসরণ করতে হবে তা হচ্ছে তহিদ ইংরেজি ভাষার এবিসিডি এর সঙ্গে যে কোনো ধর্মের তহিদ তুলনীয় তহিদ মানে এক ঈশ্বরে বিশ্বাস করা সুতরাং এর আগে আমি যা বলেছিলাম যখন আমাদের শিখ ভাই প্রশ্ন করেছিলেন ঈশ্বরের ধারণা সম্পর্কে তখন আমি বলেছিলাম যে এটাই মৌলিক বিষয় এবং এই মৌলিক বিষয় প্রত্যেক ধর্মে আছে তবে দুর্ভাগ্যজনকভাবে সেই সব মানুষ যারা ধর্মীয় নেতা তারা চান না যে সাধারণ মানুষ তা মেনে চলুক কারণ তারা এটা মেনে চললে ধর্মীয় নেতাদের কি হবে সবাই যদি এক ঈশ্বরের উপাসনা শুরু করে তাহলে এইসব ধর্মীয় নেতা আর প্রয়োজন লাগবে না ধর্মের ভয় দেখানোর জন্য কাউকে প্রয়োজন হবে না অন্যান্য সকল ধর্মে ভীতি প্রদর্শনকারী পণ্ডিত পুরোহিত গুরুজনের প্রয়োজন থাকলেও এক্ষেত্রে আপনার ও স্রষ্টার মাঝে কেউ থাকছে না সুতরাং সকল ধর্মের একটি মৌলিক বাণী যা আছে ইসলামে তবে দুর্ভাগ্যজনকভাবে ধর্মীয় নেতারা তারা চান না যে তাদের অনুসারীরা এটা জেনে যাক তারা তাদেরকে এ থেকে দূরে রাখতে চান কারণ তারা যদি এক ঈশ্বরবাদী হয়ে যায় তাহলে তারা নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করবে আর এর মানে তারা হয়ে যাবে মুসলিম এবং এইসব মধ্য সত্যভোগীদের ব্যবসা বন্ধ হয়ে যাবে ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের বন্ধ হবে এটাই কারণ অন্যথায় পরিমার্জন সত্ত্বেও অন্যান্য ধর্মগ্রন্থে এখনও সর্বশক্ত ঈশ্বরের একত্রে প্রমাণ মিলছে এর মানে সর্বশেষ ঈশ্বরের পক্ষ থেকে সব মানুষের জন্য একটা ধর্ম কিন্তু কালের বিবর্তনে ধর্মগ্রন্থগুলো বিকৃত হতে থাকে ধর্মগ্রন্থগুলো বিকৃত করা ছাড়াও এখনো চলছে দলাদলি জালিয়াতি দুরভিসন্ধি চলছে অন্যান্য ধর্মীয় গ্রন্থগুলোর অবশিষ্টাংশ যাতে আপনারা দেখতে পাচ্ছেন এখনো তাহিদের বাণী এক ঈশ্বর মূর্তি পূজা নিষিদ্ধ কেবল তাঁর ইবাদতের কথা আরো পরস্পর বিরোধী মন্তব্য থাকতে পারে তবে আপনি যদি সত্যের অনুসন্ধান করেন তাহলে দেখবেন আমি যা বলতে চাই যখন থেকে আপনি বুঝলেন এক্সরোজটা বিষয়টি আগামীকাল আমি বিস্তারিত বলবো তখন থেকে আপনার উপলব্ধি করতে হবে জীবনের উদ্দেশ্য কি প্রত্যেক ধর্মের প্রত্যেকটি আধ্যাত্মিক বিষয়ের সূচনা অর্থাৎ নার্সারি ও কিন্ডারগার্টন হচ্ছে এক ঈশ্বরে বিশ্বাস স্থাপন করা এবং তিনি কেবল উপাসনার যোগ্য সুতরাং কেউ আধ্যাত্মিক দিক দিয়ে অগ্রসর না হলেও যখন সে স্রষ্টাকে কৃতজ্ঞতা জানাতে চায় তখন নিজের ইচ্ছাকে সমর্পণ করে এবং যখনই কেউ নিজের ইচ্ছাকে সমর্পণ করে তখন তাকে বলা হয় মুসলিম আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই আমি কর্ণাটকের হুবলি থেকে এসেছি আমি ওষুধ বিপণন কোম্পানির ম্যানেজার আমার প্রশ্ন হচ্ছে মৃত ব্যক্তিরা কোথায় যায় তাদের কি হয় ধন্যবাদ ভাই প্রশ্ন করলেন যে মৃত ব্যক্তিরা কোথায় এবং তাদের কি হয়েছে আগের প্রশ্নের জবাবে আমি বলেছি যে আল্লাহ বলেছেন সুরামুল অধ্যায় নম্বর সাতষট্টি আয়াত নম্বর দুই অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বর জীবন ও সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে কর্মে পরীক্ষার জন্য তাহলে এই জীবন জন্য হচ্ছে পরীক্ষা ব্যক্তি একবার মারা গেলে তার পরীক্ষা শেষ পরীক্ষা ফিনিশ তবে সকল মানুষের পরীক্ষার ফলাফল পৃথিবীর বুকে প্রথম মানুষ হজরত আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে আমাদের সময় জীবিত সবার জীবন ধারণকারী শেষ মানুষটি পর্যন্ত সকলকে বিচার দিবসে পুনরুত্থিত করা হবে এবং একযোগে সবার পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আপনি জানেন একটা উদাহরণ দিচ্ছি আমরা কিভাবে ভোট দেই ভোট গ্রহণ করা হয় উত্তর ভারতে একটা তারিখে দক্ষিণ ভারতে অন্য একটা তারিখে পূর্ব ভারতে ভিন্ন একটা তারিখে কিন্তু গণনা শুরু হয় একযোগে এবং ফলাফল ঘোষণা করা হয় একযোগে সুতরাং একই রকমভাবে এখানে পরীক্ষা নেয়া হয়ে গেছে তবে তিনি মালিক ইয়মিদ্দিন তিনি বিচার দিবসের মালিক বিচার সবার একই দিনে হবে হিসাব কিতাব কে সঠিক কে বেঠিক একই দিনে ঠিক করা হবে তারপর আপনার ভালো মন্দ কাজের উপর ভিত্তি করে আপনি সর্বশক্ত নিশ্চয় আদেশ মান্য করেছেন কি না তার ভিত্তিতে আপনি যাবেন বেহেস্তে কিংবা দুজোখে তবে সকলকে পুনরুত্থিত করা হবে যদিও বর্তমানে তারা সুপ্ত অবস্থায় আছেন সুপ্ত অবস্থা মানে তারা মারা গেছেন তবে তাদেরকে পুনরায় জীবিত করা হবে সর্বশক্ত নিশ্চয় তাদেরকে পুনরায় জীবন দান করবেন তাহলে সকল মানুষ পুনরুত্থিত হবে এবং শেষ বিচারের দিনে পবিত্র করুন আল্লাহ বলেন যে একজন মানুষও সর্বশক্তিমান স্রষ্টার বিচারে আপত্তি জানাবে না কারণ আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে আমাদের চোখ সাক্ষ্য দেবে আমাদের হাত সাক্ষ্য দেবে আমাদের কর্মের এমনকি তারাও আপত্তি করবে না যাদেরকে নির্দেশ পালন না করার জন্য জাহান নামে পাঠানো হবে কোরআনে বলা হয়েছে তারা সর্বশক্তিমান স্রষ্টার বিচারে কোনো আপত্তি করবে না তারা বলবে আমাদের আর একটা সুযোগ দাও এবং সর্বশক্তিমান আল্লাহ বলবেন যে অনেক দেরি হয়ে গেছে পরীক্ষার সময় শেষ তাই বিচার দিবসে সকলকে পুনরুত্থিত করা হবে ভালো খারাপ কাজের উপর ভিত্তি করে আপনি পাস বা ফেল করবেন বেস্ট বা যাবেন আশা করি উত্তরটা পেয়েছেন বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে ওঠে আল কোরআনের জ্ঞানের ধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন পিস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 করেছি এর আগের প্রশ্নের জবাবে যখন আমাদের শিখ ভাই প্রশ্নটা করেছিলেন তখন আমি উদ্ধৃতি দিয়েছিলাম উপনিষদ থেকে বেদ থেকে সর্বশক্তিমান ঈশ্বর কেবল তারই উপাসনা করা উচিত তার কারণ নয় তার কোনো প্রতিমা নেই এখন বন্দে মাতারাম একটা গান এতে তিনবার বলা হয়েছে বন্দে মাতারাম বন্দে মাতারাম মানে কি মাতৃভূমির চরণে আমি মাথা নত করি হিন্দু ধর্ম অনুযায়ী আপনি কেবল সর্বশক্তিমান ঈশ্বরেরই উপাসনা করেন অন্য কারো নয় ঈশ্বর তিনি তো এই দেশেরও স্রষ্টা ঠিক আছে তাহলে এটা আপনার ধর্মগ্রন্থের বিরুদ্ধে যায় এবং হিন্দু ধর্ম প্রতিমা পূজার বিরোধী হিন্দু ধর্মে বলা হয়েছে তুমি কেবলমাত্র সর্বশক্তিমান ঈশ্বরের কাছে মাথা নত করো অন্য কারো কাছে নয় তোমরা কেবল তার উপাসনা করো অন্য কারো নয় তাই মুসলমান ছাড়াও প্রথমে আমি বলতে চাই এটা হিন্দু ধর্মগ্রন্থেরও বিরুদ্ধে যায় আপনি যে কোনো হিন্দু পণ্ডিতকে জিজ্ঞেস করে দেখেন একজন অজ্ঞ পুরুষ কিংবা মহিলাকে জিজ্ঞেস করলে হিন্দু ধর্মগ্রন্থ সম্পর্কে অজ্ঞতার কারণে তারা এটা না বুঝতেও পারে জাতীয়তার ব্যাপারে আমি আপনাকে পরে বলছি এখন মুসলিমদের ব্যাপারে বলতে গেলে আবারও এই শব্দ বন্দে মাতারাম বিরুদ্ধে যাচ্ছে পবিত্র কোরআনের কারণ ইসলাম ধর্মে আমরা কেবলমাত্র এক ঈশ্বরের উপাসনা করি অন্য কারো নয় এবং এই দেশ এই দেশ ভারত আমরা মুসলিমরা দেশকে ভালোবাসি এদেশকে শ্রদ্ধা করি এবং সর্বশক্তিমান ঈশ্বর স্রষ্টার আইনের বিরুদ্ধে না যাওয়া পর্যন্ত আমরা দেশের আইন মেনে চলি এই দেশের আইন মেনে চলতে আমাদের মুসলিমদের কোনো আপত্তি নেই তবে কোন আইন সর্বশক্তিমান ঈশ্বরের আইনের বিপক্ষে গেলে আমরা তা কখনোই অনুসরণ করি না যেহেতু সর্বশক্তিমান ঈশ্বর তিনি তো এই দেশের স্রষ্টা তাই আমরা কি দেশ না সর্বশক্তিমান ঈশ্বরের কাছে মাথা নব ভারত প্রসঙ্গে বলতে গেলে আমরা মুসলিম আমরা দেশকে ভালোবাসি এদেশকে শ্রদ্ধা করি সত্যিকারের প্রয়োজনে আমরা দেশের জন্য মরতে রাজি কিন্তু আমরা দেশের কাছে মাথা নত করবো না কেন কারণ এটা আমাদের স্রষ্টার আইনের বিপক্ষে যায় একই রকম ভাবে সৌদিদেরও সৌদি আরবের কাছে মাথা নত করা উচিত নয় কেবল ভারতের মুসলিমরা এটা করবে তা ভাববেন না সৌদি আরবে একজন সৌদি কখনো সৌদি আরবের কাছে মাথা নত করবে না পাকিস্তানে একজন পাকিস্তানি মুসলমান কখনো পাকিস্তানের কাছে মাথা নত করবে না এটা ভারতের জন্য কোনো বিশেষ আইন নয় কারণ সৌদি আরব আল্লাহ সুবাহ চেয়ে শক্তিশালী নয় পাকিস্তান যদিও নাম পাক কিন্তু আল্লাহ সুবাহ চেয়ে তা বড় নয় সুতরাং এই আইন একই এবং ধারণাটা হচ্ছে আমরাও দেশকে ভালোবাসি তবে যদি ইসলাম বিরোধী হয় উদাহরণস্বরূপ ইসলামে আমরা আমাদের আল্লাহ এবং রাসুলগণের পর এই পৃথিবীতে যাকে আমরা অনেক বেশি ভালোবাসি তিনি আমাদের মা মা আমাদেরকে তার গর্ভে ধারণ করেন নয় মাস আমরা তাকে ভালোবাসি তাকে শ্রদ্ধা করি আমরা তার জন্য মরতে প্রস্তুত কিন্তু তার কাছে মাথা নত করতে পারি না যখন জন্মদাত্রী মায়ের কাছে মাথা নত করছি না তখন এই ভূখণ্ডের কাছে মাথা নত করার প্রশ্ন আসছে কেন কারণ না জন্মদাত্রী মা না আমাদের এই জন্মভূমি কেউ স্রষ্টার চেয়ে বড় নয় অধিকন্ত সেখানে বারোটি লাইন আছে বন্দে মাতারামে তিনবার আছে বন্দে মাতারাম যা পরিপন্থী কোরআন এবং হাদিসের অনুরূপভাবে দুর্গা ও লক্ষ্মীকে সর্বশক্তিমান ঈশ্বরের গুণাবলী আরোপ করা হয়েছে যা সরাসরি বিরুদ্ধে যাচ্ছে ইসলাম ধর্মের সে কারণে এটা ইসলাম পরিপন্থী এটা ঈশ্বরকে খাটো করছে তাই কেবল এই দেশের জন্য আমি আমার স্রষ্টাকে খাটো করব না কিন্তু আমি দেশকে ভালোবাসি এর মানে এই নয় যে আমি দেশকে ভালোবাসি না এই গানটা কে রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিসের জন্য এটা রাজনৈতিক পদক্ষেপ ছিল এবং কয়েক বছর আগে তারা শতবর্ষ পালন করতে চেয়েছিল কিন্তু এটা জানে না কোন তারিখে রচনা করা হয়েছিল গানটি এটা আরো একটা রাজনৈতিক মতলব যা ভারতের রাজনীতিবিদরা আটতে চেয়েছিল কিন্তু ভারতের হিন্দু রাজনীতিবিদরা জানে না যে এটাকে রাজনৈতিক ইস্যু বানিয়ে তারা নিজেদের ধর্মগ্রন্থের বিরুদ্ধে যাচ্ছে আশা করি উত্তরটা পেয়েছেন ধন্যবাদ স্যার এই মাইক থেকে দ্বিতীয় প্রশ্ন তবে তার আগে আমি একটি বিষয় উল্লেখ করতে চাই আমাদের কিছু বোন আছেন যতটা আমি বুঝতে পেরেছি তারা মাইকের কাছে আসতে দেরি করেন আমি স্বেচ্ছাসেবকদের অনুরোধ করব দয়া করে দেখুন যারা মাইকে প্রশ্ন করতে চান তাদেরকে উৎসাহিত করুন এবং খোলা মনে মাইকে প্রশ্ন করতে তাদেরকে উৎসাহ দিন দ্বিতীয়ত যারা মাইকের কাছে আসতে চান না আপনারা দয়া করে তাদেরকে প্রশ্ন স্লিপ দিতে পারেন তারা স্লিপে তাদের প্রশ্ন লিখতে পারেন এবং স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সেগুলো মঞ্চে এসে পৌঁছাতে পারে তাহলে সেসব প্রশ্ন পাঠ করে আমি সবচেয়ে বেশি খুশি হব আমরা তাদের ব্যক্তিগত গোপনীয়তাকে শ্রদ্ধা জানাই ইনশাল্লাহ এখন সামনের দিকে এক নম্বর মাইকে ভাইয়ের কাছ থেকে পরবর্তী প্রশ্ন আসসালামু আলাইকুম জাকির সাহেব ওয়ালাইকুম আসসালাম আমার নাম দিলীপ ত্রিবেদী আমি মুম্বাই থেকে এসেছি আমি ইসলাম সম্পর্কে জ্ঞান রাখি না কিন্তু আমার একজন বন্ধু আছে সেকেন্দার ভাই এবং আয়সা বোন তারা আমাকে কোরআন দিয়েছে এবং আমি ধারাবাহিকভাবে এক মাস যাবৎ গুজরাটি ভাষায় তা পড়েছি এবং আমি অনেক আগ্রহী হয়েছি তারপর আমাদের সেকেন্দার ভাই পুনরায় ক্যাসেট শোনাই তাতে আমি আরও আগ্রহী হই এবং আমি আনন্দিত হয়েছি ইসলাম সম্পর্কে যা সনাতন সত্য যে আছে সে জ্ঞান আমি পেয়েছি আর আপনার কাছে আমি চাই কলেমা পড়তে চাই মাসাল্লাহ ভাই আমরা আপনাকে স্বাগত জানাই তিনি বললেন এক মাসেরও বেশি সময় ধরে তিনি কোরআন পড়ছেন পরে তাকে কিছু ক্যাসেট দেওয়া হয়েছে এবং তাতে উদ্বুদ্ধ হয়ে আল্লাহ সুবাহতালার একত্ববাদের বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন আর সে কারণে তিনি গ্রহণ করতে চান ইসলাম ভাই দিলীপ আমি আপনার কাছে জানতে চাই যে কেউ কেউ আপনাকে বাধ্য করছে গ্রহণ করতে ইসলাম কেউ আপনাকে জোর করছে না না আপনি সজ্ঞানে গ্রহণ করছেন ইসলাম জি আপনি কি স্বেচ্ছায় গ্রহণ করছেন ইসলাম জি মাশাল্লাহ আমি বলবো আরবিতে আপনি আমার সঙ্গে বলবেন ইনশাল্লাহ আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লিল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আল্লাহ মুহাম্মাদান মুহাম্মাদান আব্দুহু আব্দুহু ওয়া রাসূলুহু ওয়া রাসূল মাশাআল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে আল্লাহ ব্যতীত আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই কোনো মাবুদ নেই এবং এবং মুহাম্মদ মোহাম্মদ ওয়াসাল্লাম তার তার বান্দা বান্দা এবং পয়গম্বর এবং পয়গম্বর ভাই গ্রহণ করেছেন ইসলাম এবং আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আপনার চেষ্টা সাধনা কবুল করেন আপনার এই পরিশ্রমকে কবুল করেন এবং ইসলাম সম্পর্কে যদি আপনার আরও কিছু জানার থাকে তো ইনশাল্লাহ আপনি আইআরএফ এর সংস্পর্শে থাকেন যদি কোনো প্রশ্ন মনে আসে ইসলামের ব্যাপারে তো এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন অথবা নিজে চলেও আসতে পারেন ডংরিতে আমাদের অফিসে আর আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সাবান তাল্লাহ যেন আপনাকে জান্নাতবাসী করেন একটি অনুরোধ আপনাকে বলেন আমাকে কোনো একটি সুন্দর নাম দিন ভাই অনুরোধ করলেন যে আমি যেন তার একটা ভালো নাম বাছাই করি যে নামটা তার জন্য আমার মাথার মধ্যে এই মুহূর্তে আসছে সেই নামটা হচ্ছে বিলাল আপনি আপনাকে বিলাল বলতে পারেন সকল ভাই বোনদের কাছে আমার অনুরোধ যে আমার জন্য যেন দোয়া করে ইনশাল্লাহ তিনি এখানে উপস্থিত সকল ভাই বোনের পাশাপাশি পিস টিভির দর্শকদের কাছে অনুরোধ করেছেন মাসাল্লাহ দশ কোটি লোক দশ কোটি মানুষ দেখছেন তাই আমি এখানে উপস্থিত ভাই বোন এবং পিস টিভির দর্শকদের অনুরোধ করব দয়া করে আমাদের ভাইয়ের জন্য দোয়া করুন এবং আমরা আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করে তিনি যেন তাকে জান্নাত দান করেন ধন্যবাদ الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম আমি আমাদের এই ধর্মের আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি আমার কাছে এর সমাধান আছে যেহেতু আমি কোনো আলিম নয় তাই আমি বেছে নিয়েছি পিস টিভিকে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা টেলিভিশন চ্যানেলকে কি জাকাত দেওয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা হয় non profit Islamic television channel peace TV নয় কেন নয় পৃথিবীর বড় বড় আলেমগণের নিকট থেকে ফতোয়া এসেছে যা বলে যে জাকাত দেওয়া যাবে কোনো অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে যার মূল লক্ষ্য হচ্ছে ইসলামের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 দেবেন না শাহ কিন্তু বন্ধু জানেন কোনটি কবিরা গুণা বেঁচে থাকতে চান কবিরা গুণা থেকে তাহলে যোগ দিন আমার সাথে পিস টিভি বাংলায় দেখুন বড় গুণা প্রতি সোমবার ও শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় যে কোনো সময় যে কোনো সময় যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো জায়গায় জানতে অজান্তে ছোট বড় ভুল হতে পারে শেখ বদরুদ্দুজান নদী তবে যারা লজ্জিত হয়ে পরিষ্কার মনে প্রায়শ্চিত্ত করে মহান আল্লাহ তাদের নিশ্চয়ই মাফ করেন কি করে খাঁটি তওবা জান্নাতের দরজা খুলে দেই তা জানতে হলে দেখুন তওবা ও ইস্তেকফার শুধু পিস টিভি বাংলায় দেখুন তওবা ও ইস্তেকফার প্রতি শনিবার সন্ধ্যা পাঁচটায় আপ পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় হ্যাঁ বোন এই মাইক থেকে দুটি প্রশ্ন প্রথমে এক বোন এরপর বোন দ্বিতীয় প্রশ্ন করতে পারবেন শুভ সন্ধ্যা স্যার আমি ডাক্তার কল্পনা আমি চিকিৎসা বিষয়ক প্রশ্ন করতে চাই মূলত ইসলামে পরিবার পরিকল্পনার অনুমোদন আছে কি না এবং সাধারণত কেন লোকেরা এমটিপি অর্থাৎ মেডিকেল টার্মিনেশন অব প্রেগন্যান্সিকে টিএল অপেক্ষা বেশি পছন্দ করে থাকে এবং তাদেরকে টিএল এর ব্যাপারে রাজি করানো বেশ কঠিন অথচ এমটিপি করানো অনেক সহজ কেন এমন হয় বোন ডাক্তার তাই অনেক শব্দ সংক্ষেপ এমটিপি টিএল ব্যবহার করেছেন বেশিরভাগ শ্রোতা এগুলো নাও বুঝতে পারেন তবে আমি নিজে ডাক্তার হয় বুঝতে পারছি তিনি কি বোঝাতে চাচ্ছেন বোন প্রশ্ন করেছেন ইসলামে পরিবার পরিকল্পনা সম্পর্কে যে কেন মুসলিমদের টিএল অর্থাৎ টিউবার লাইগেশন মানে স্থায়ী পরিবার পরিকল্পনা পদ্ধতির চেয়ে এমটিপি অর্থাৎ মেডিকেল টার্মিনেশন অব প্রেগনেন্সিতে রাজি করানো সহজ দুটোর উত্তর একসঙ্গে দিচ্ছি পরিবার পরিকল্পনা একটা অত্যন্ত বড় এবং ব্যাপক ধারণা পরিবারের পরিকল্পনা এবং মূলত লোকেরা পরিবারের পরিকল্পনা করে সন্তানদের আগমন বন্ধ করতে চায় তাহলে এক্ষেত্রে ইসলামে কি বলা হয়েছে পরিবার পরিকল্পনার স্থায়ী যে সকল পদ্ধতি রয়েছে হতে পারে এটা টিউবার লাইগেশন টিএল যেটা বলেছেন হতে পারে ভ্যাসেকটমি তবে যে কোনো স্থায়ী পরিবার পরিকল্পনা পদ্ধতি ইসলামে নিষিদ্ধ দ্বিতীয়ত যে কোনো ধরনের গর্ভপাত যে কোনো MTP medical termination of pregnancy এটা নিষিদ্ধ কারণ মায়ের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ না হওয়া সত্ত্বেও আপনি একটা জীবন হত্যা করছেন যদি মায়ের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে এ কারণে যে ইতোপূর্বে তার কয়েকবার অপারেশন করা হয়েছে এবং ডাক্তাররা যদি বলেন যে তার চার পাঁচবার অপারেশন করা হয়েছে আরও একবার করলে তার জীবন ঝুঁকিপূর্ণ হতে পারে অথবা তার হার্টের কোনো সমস্যা থাকলে এবং সে আর গর্ভধারণের কোনো কষ্ট সহ্য করতে না পারলে সেক্ষেত্রে ইসলামী শরিয়ার বক্তব্য হচ্ছে বড় ক্ষতি রোধ করার জন্য ছোট ক্ষতি মেনে নেওয়া ভালো মায়ের জীবন পৃথিবীতে আসতে যাওয়া সন্তানের জীবনের চেয়ে বেশি মূল্যবান এহেন পরিস্থিতিতে শেষ ব্যবস্থা হিসেবে এসব পদ্ধতি ব্যবহার করা যেতে পারে যে কোনো ধরনের স্থায়ী পদ্ধতি হোক তা টিউবার লাইগেশন হতে পারে ভ্যাসেকটমি কিংবা হতে পারে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি তা কেবল এইসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে অন্য কোনো ক্ষেত্রে ব্যবহারের অনুমতি নেই কেন নিষিদ্ধ এই সকল পদ্ধতি কারণ পবিত্রকরণে বলা হয়েছে সুরা আনাম অধ্যায় নম্বর ছয় আট নম্বর একশো একান্ন সিও সন্তানদেরকে দারিদ্রের ভয়ে হত্যা করো না কারণ আল্লাহ সবান তালা তোমাদের ও তোমাদের সন্তানদের আহার দেবেন আল্লাহ আবারও বলেছেন সুরা ইসরা সুরা নম্বর সতেরো আয়াত নম্বর একত্রিশে দারিদ্রের ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো না তোমাদের সন্তানদের ও তোমাদেরকে আল্লাহ জীবনোপকরণ দেবেন সন্তান হত্যা করা হচ্ছে কঠিন পাপ সুতরাং এই আয়াত অনুযায়ী যে কোনো মানুষকে হত্যা করা নিষিদ্ধ এমনকি যে শিশু পৃথিবীতে আসছে তা সহ সব রকম মানুষ হত্যা করা নিষিদ্ধ অন্যান্য অস্থায়ী পদ্ধতি গ্রহণের ব্যাপারে আলেমগণের মধ্যে মতভেদ রয়েছে প্রথমে সবচেয়ে প্রচলিত হচ্ছে কপার টি আর এই কপার টি আমি যখন পড়তাম মেডিকেল কলেজে তখন শিখেছিলাম এটা হচ্ছে একটা জন্ম নিরোধক কিন্তু কপারটির ক্ষেত্রে কি ঘটে ডিম্বাণু ও শুক্রাণু মিলে ইতোমধ্যেই তৈরি করে ফেলেছে জায়গোট কিন্তু এই কপারটি জায়গোটকে জরায়ুর দেয়ালে ঝুলে থাকতে বাধা দেয় মাতৃগর্ভের দেয়ালে লেগে থাকতে বাধা দেয় তাই এটা খুবই আগাম গর্ভপাত ছাড়া কিছুই নয় সুতরাং ইসলাম মতে যারা চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে জানেন তাদের ধারণায় কপারটিও নিষিদ্ধ অন্যান্য অস্থায়ী পদ্ধতিগুলোর ব্যাপারে হতে পারে কন্ডম হতে পারে অন্যান্য কোনো পদ্ধতি মত পার্থক্য আছে একদিন এক ব্যক্তি আমাদের নবীর কাছে এসে বললেন যে আমি করে থাকি আজল অর্থাৎ রতি বিরতিকরণ এমন অবস্থায় বন্ধ করি যাতে নির্গত তরল স্ত্রী দেহে প্রবেশ করতে না পারে এবং নবী চুপ ছিলেন যেসব লোক কোনো অস্থায়ী ব্যবস্থার পক্ষে তারা বলেন নবী চুপ ছিলেন মানে অনুমতি দিয়েছেন অন্য দল বলছে নবী চুপ ছিলেন মানে অনুমতি দেননি মতপার্থক্য রয়েছে তবে এখন আমি ফিরে যাব কেন একজন মানুষ পরিবার পরিকল্পনা গ্রহণ করতে চায় এটাই আমার মূল প্রশ্ন সাধারণত একজন ডাক্তার কারো মাথা ব্যথা হলে তাকে অ্যাসপিরিন দেন ক্রসিন দেন এটা কিন্তু প্রতিকার নয় এটা একটা লক্ষণ ভিত্তিক চিকিৎসা ব্যথার মাত্রাটা বাড়িয়ে দেয় যাতে আপনি ব্যথাটা অনুভব করেন না কিন্তু এটা রোগের প্রকৃত নিরাময় নয় জীবাণু ধ্বংস করাই হচ্ছে নিরাময়ের সর্বোৎকৃষ্ট উপায় সুতরাং প্রথমে আমাদেরকে খুঁজে বের করতে হবে কেন মানুষজন পরিবার পরিকল্পনা গ্রহণ করতে চায় যেসব কারণ খুঁজে পাওয়া যায় সেগুলোকে দুটো বড় ক্যাটাগরিতে ভাগ করা যায় প্রথম ক্যাটাগরি হচ্ছে দারিদ্র আপনি জানেন আমি দরিদ্র যদি আমার অনেক সন্তান হয় তাহলে আমার নুনান্তে পান্তাপূর্ণর অবস্থা অনেক সন্তান হলে মারাই পড়ব অপর দলটা হচ্ছে ধনী আমার অনেক টাকা আছে তবে আমি আমার সন্তানকে ডাক্তার বানাতে চাই আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাতে চাই তারা এজন্যই পরিবার পরিকল্পনা করেন যাতে সন্তানকে ভালোভাবে মানুষ করতে পারেন ইনশাল্লাহ দুটোই আলোচনা করব প্রথম ক্যাটাগরির মানুষের কথা বলি তারা দরিদ্র শ্রেণীর ইসলামে এই সমস্যার সমাধান রয়েছে ইসলামে ইসলাম ধর্মের তৃতীয় স্তম্ভ হচ্ছে জাকাত প্রত্যেক ধনী ব্যক্তি যাদের সম্পদ নিসাব লেভেলের উপরে আছে যাদের আছে পঁচাশি গ্রামের বেশি স্বর্ণ বা সমপরিমাণ তাদের প্রত্যেক চান্দ্র বছরে অতিরিক্ত সম্পদের আড়াই পার্সেন্ট দান করতে হবে প্রত্যেক ধনী ব্যক্তি যদি জাকাত দেয় দুনিয়া থেকে দারিদ্র ঘুচে যাবে একটি মানুষও আর না খেতে পেয়ে মারা যাবে না সুতরাং যদি আপনার সমস্যা দারিদ্র হয়ে থাকে ইসলামে তার সমাধান আছে এবং যে ব্যক্তি জাকাত নেবে সমাজে সে ছোট হয়ে যাবে না আর যে ধনী ব্যক্তি জাকাত দেন তিনিও দরিদ্রকে দয়া করছেন না কারণ সম্পদ আল্লাহর দান জাকাত দেয়া তার কর্তব্য তিনি গরিবদের করুণা করছেন না এবং গরিব লোকেরা যখন জাকাত নেয় এটা কোনো করুণা ভিক্ষা নয় বরং এটা তাদের অধিকার সুতরাং দারিদ্রই যদি সমস্যা হয় তাহলে আমাদের বাধ্যতামূলক দান অর্থাৎ জাকাত দিয়ে এর সমাধানের উপায় আছে বিশ্বের সকল ধনী মানুষ যদি জাকাত দেয় দারিদ্র দূর হয়ে যাবে এবং একজন মানুষ আর ক্ষুধার জ্বালায় মারা যাবে না এখনো সে আয়াতে যা আমি আগে বলেছি দুটো আয়াত সুরা আনাম অধ্যায় ছয় আয়াত নম্বর একশো একান্ন এবং সুরা ইসরা অধ্যায় নম্বর সতেরো আয়াত নম্বর একত্রিশ উপর থেকে দেখতে একরকম মনে হলেও চক ও পনিরের পার্থক্য আছে প্রথম আয়াত সুরা আনাম অধ্যায় ছয় আয়াত নম্বর একশো একান্ন বলছে সিও সন্তানদের হত্যা করোনা দারিদ্রের কারণে কারণ আল্লাহ সুবাহ তোমাদের ও তোমাদের সন্তানদের আহার দেবেন দারিদ্রের ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো না কারণ তোমাদের তোমাদের আল্লাহ দেবেন একটু পরিবর্তন হয়েছে প্রথম আয়াতে বলা হয়েছে তোমাদের সন্তানদের সুরা বলা হয়েছে তোমাদের তোমাদের বাহ্যিক দিক থেকে দেখলে দুটো আয়াত একই এখন প্রশ্ন হচ্ছে কেন আল্লাহ সামানা স্থান বদল করলেন সব কিছুর পেছনে রয়েছে হিকমত সুতরাং আলিমগণ মুফাসিরগণ বলেন যে প্রথম আয়াত সুরা আনাম অধ্যায় ছয় আত একশো একান্নতে দরিদ্রদের কথা বলা হয়েছে জানেন আমাদের ভাবনা বেশি সন্তান থাকলে আমরা এমনকি আমাদের সন্তানরাও মারা পড়বে তাই সর্বশক্তিমান আল্লাহ বলেন চিন্তা করো না সিও সন্তানদের দারিদ্রের কারণে হত্যা করো না আল্লাহ তোমাদেরও তোমাদের সন্তানদের আহার দেবেন প্রথম আয়াতটা দরিদ্রদের জন্য দ্বিতীয় আয়াত হচ্ছে ধনীদের জন্য আর আমার কোনো আর্থিক সমস্যা নেই তবে আমার ইচ্ছা আছে আমার সন্তান সংখ্যা কম হলে আমি তাদের ডাক্তার বানাবো তাদেরকে ইঞ্জিনিয়ার বানাবো তাই আল্লাহ বলেন দারিদ্রের কারণে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না আল্লাহ তোমাদের সন্তানদেরও তোমাদেরকে আহার দেবেন অর্ডার বদলে গেল যারা ধনী অর্থাৎ দ্বিতীয় ক্যাটাগরির মানুষ তাদের সমস্যার সমাধানটা কি শুধু আপনাদের অবগতির জন্য বলছি আমি আমার পিতামাতার পঞ্চম সন্তান যদি তারা পরিবার পরিকল্পনা করতেন আমার জন্মই হতো না আপনার মতে আমি কি সমাজের জন্য আশীর্বাদ না অভিশাপ আপনি জানেন বিশ্বে সমাজে শ্রেষ্ঠ পেশা ডাক্তার চিকিৎসক সবচেয়ে ভালো পেশা ডাক্তার এর চেয়ে ভালো কিছু নেই আলহামদুলিল্লাহ পিতামাতার পঞ্চম সন্তান হয়েও আমি ডাক্তার হয়েছি তবে আমি ডাক্তার হয়েছি মানুষের সেবার জন্য কিন্তু যখন আরো ভালো পেশা পেলাম আল্লাহ বলেন সুরা ফুসিলাত অধ্যায় 41 আয়াত নম্বর 33 এ ওয়ামান আহসানু কওলা ইলাল্লাহি ওয়া আমিলা কওলা ইন্নানি মিনাল মুসলিমিন তার কথার কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে ভালো কাজ করে এবং বলে যে আমি মুসলিম যখন আমি আরো পেলাম আমি শরীরের ডাক্তার হওয়ার থেকে হয়ে গেলাম আত্মার ডাক্তার আমি যদি ডাক্তার থাকতাম আমি নিশ্চিত এখানে এক লাখেরও বেশি মানুষ আছেন তারা আমার কথা শুনতে আসতেন না তারা এখানে এসেছেন কারণ আমি দেহের ডাক্তার থেকে আত্মার ডাক্তার হয়েছি তাই আপনাদের কাছে আমার প্রশ্ন আমি আমার পিতামাতার পঞ্চম সন্তান আমি কি সমাজের জন্য আশীর্বাদ না অভিশাপ হয়েছি মানুষজনের একটা ভুল ধারণা রয়েছে যে যদি কম সন্তান থাকে তাহলে আপনারা বিকল্প সুবিধা নিতে পারবেন তাদেরকে ভালো করে মানুষ করতে পারবেন নোবেল পুরস্কার বিজয়ীদের তালিকা যাচাই করলে আপনারা দেখতে পাবেন যারা পুরস্কার পেয়েছেন বিশ্ব সেরা সেরা বিজ্ঞানী সেরা ক্রীড়াবিদ তাদের সকলে পিতামাতার প্রথম সন্তান নন তারা একমাত্র সন্তান নন হয়তোবা কেউ দ্বিতীয় সন্তান কেউ তৃতীয় কেউ পঞ্চম এরকম মিশ্র কাজে এটা একটা ভুল ধারণা আল্লাহ তালা জন্মবিরতিকরণ প্রাকৃতিক উপায় বলে দিয়েছেন ইসলাম অনুযায়ী যখন একটি শিশু ভূমিষ্ঠ হয় তখন থেকে মার উচিত তাকে দুধ পান করানো কিন্তু আজকাল বিশ্বে মায়েরা মাতৃদুগ্ধ পান করাতে চান না কেননা তাদের শরীর নষ্ট হয়ে যাবে চিকিৎসা শাস্ত্র অনুযায়ী আপনার সন্তানকে সবচেয়ে উত্তম যে খাবার আপনি দিতে পারেন তা হলো মায়ের দুধ আর আপনি সন্তানকে দুধ পান করালে প্রাকৃতিকভাবে দুগ্ধদানকালীন বিরতি ঘটবে ডাক্তার হওয়াতে আপনি জানেন যে দুগ্ধদানকালীন একটা বিরতি রয়েছে এর অর্থ মা হিসেবে গর্ভধারণ করবেন না যদি এটা পুরোপুরি নিরাপদ নয় তবে তার এই সময় গর্ভধারণের সম্ভাবনা খুবই কম থাকে সুতরাং সর্বশক্তিমান আল্লাহ সুযোগ দিয়ে রেখেছেন এবং জনসংখ্যা এটা অভিশাপ নয় এটা হচ্ছে আশীর্বাদ আপনি জানেন আমরা আমাদের দেশে ভারতে বলে থাকি হাম দো হামারে দো আমরা দুজন এবং আমাদের দুজন এক কে বাদ আবি নেই দোকে বাদ কবি নেই একটির পর এখনই নয় দুটোর পর কখনোই নয় এগুলো হচ্ছে ভারতীয় স্লোগান কারণ ভারত সরকার জনসংখ্যার যত্ন নিতে জানে না আমেরিকা গেলে দেখবেন শিশুরা টি শার্ট পরে থাকে যাতে লেখা থাকে আমি আমার পিতার কর সাশ্রয়ী যত বেশি সন্তান থাকবে আপনাকে তত কর কম দিতে হবে আপনি অস্ট্রেলিয়া যান কিংবা কানাডা গেলে দেখবেন শিশু জন্ম নিলেই সরকার তাদের ভাতা দেয় প্রতিটি শিশুর জন্য প্রতি মাসে আপনি ভাতা পাবেন সুতরাং আমেরিকা অস্ট্রেলিয়া কানাডার সরকার তাদের জনসংখ্যাকে উৎসাহিত করছে ভারত সরকার কেন অনুৎসাহিত করছে তাহলে সমস্যাটা বোন সরকারের নীতিগত জনসংখ্যা নয় আপনি জানেন কিনা এখন দুটো দেশ যারা সুপার পাওয়ার হওয়ার জন্য প্রতিযোগিতা করছে এরা হচ্ছে চীন আর ভারত বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা চীনের দ্বিতীয় ভারত বর্তমানে ভারত ও চীন সুপার পাওয়ার হওয়ার জন্য প্রতিযোগিতা করছে কেন কারণ চীন ভারত উভয় দেশেরই বিপুল জনশক্তি রয়েছে যখন আমি বলি জনশক্তি এর মানে মানুষের শক্তি তাতে নারীরাও আছেন চীন এবং ভারতের জনশক্তি আছে সে কারণে আজ আপনারা দেখেন আমেরিকা এই দেশে বিনিয়োগ করছে লক্ষ্য করবেন পশ্চিমারা দেশে বিনিয়োগ করছে শেয়ার বাজার বাড়ছে কেন জনসংখ্যার জন্যই সুতরাং জনসংখ্যা এটা একটা আশীর্বাদ অভিশাপ নয় তাই আপনি যদি চান আপনার সন্তান হবে ডাক্তার বা ইঞ্জিনিয়ার ভাববেন না আপনি জানতেন না আপনার পঞ্চম সন্তানটি ডাক্তার হবে কিংবা ইঞ্জিনিয়ার হবে তবে এর অর্থেই নয় যে আপনার আরো সন্তান থাকলে তাদেরও বেশি সুযোগ দিতে পারতেন তৃতীয় আর একটা ক্যাটাগরি এটা একটা একক ক্যাটাগরি একসময় কেউ আমাকে বলেছিল যে ভাই জাকির আমি ধনী সন্তান মানুষ করার ঝামেলার মধ্যে আমি নেই আপনি জানেন আমি ধনী তাই অর্থের কোনো সমস্যা নেই এবং সন্তানকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানানোর ঝামেলার মধ্যে আমি নেই আমি আমার জীবনটাকে উপভোগ করতে চাই তৃতীয় ক্যাটাগরি আমি তাকে বললাম তথাপিও আপনি জীবনকে উপভোগ করতে চাইলে সবচেয়ে উত্তম হচ্ছে সময় মতো বিয়ে করুন ঠিক সময় সন্তান নিন যেন যথাসময়ে অবসর নিতে পারেন আপনারা জানেন ভারতে এরকম কিছু সম্প্রদায় রয়েছে যেমন গুজরাটি তারা সবাই তাড়াতাড়ি বিয়ে করে ফেলে উনিশ বিশ একুশ বছরের মধ্যে তাড়াতাড়ি সন্তান নেয় তাদের বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশে পৌঁছলেই তাদের সন্তানেরা তাদের ব্যবসা বাণিজ্যের দায়িত্ব গ্রহণ করে সুতরাং চল্লিশ বছরই তারা অবসর নিতে পারে অন্যরা সবাই ষাট সত্তর বছর অবসর নেয় চল্লিশ বছর বয়সে যাদের সন্তানেরা ব্যবসা বাণিজ্যের দায়িত্ব নিতে পারে তারা জীবন উপভোগ করতে পারে সুতরাং আপনি উপভোগ করতে চাইলে সময় মতো বিয়ে করুন সন্তান নিন আরাম করুন জীবনকে উপভোগ করুন তাই ব্যক্তিগতভাবে আমি আমার মতামত দিতে চাই পরিবার পরিকল্পনার ক্ষেত্রে আমি সেসব দলের পণ্ডিতদের কথা বিশ্বাস করি আল্লাহ করণে বলেছেন সুরা আলহ ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর চুয়ান্ন তারা চক্রান্ত করেছে আল্লাহ কৌশল করেছেন এবং আল্লাহ কৌশলীদের শ্রেষ্ঠ সুতরাং যদি ভেবে থাকেন আপনি ভালো পরিবার পরিকল্পনা করতে পারেন তাহলে আপনাকে স্বাগতম তবে আমি আমার পরিবার পরিকল্পনা স্রষ্টার হাতে ছেড়ে দিয়েছি আর সেটাই উত্তম আশা করি উত্তরটা পেয়েছেন ধন্যবাদ স্যার আকাশের রং ধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশি বেগুনি হলুদ নানা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 কোনো জটিল প্রশ্ন থাকলে কিংবা ইসলামের কোনো বিষয়ে বিস্তারিত জানা থাকলে এখনই সময় ডক্টর জাকির উপস্থিত আছেন দয়া করে মাইকের কাছে যান এবং আপনার প্রশ্ন করুন শুভ সন্ধ্যা স্যার আমার নাম মঞ্জু সিং আমি নাগপুরের বাসিন্দা আমি বেদের ব্যাপারে একটি প্রশ্ন করতে চাই কারণ আমি বিশ্বাস করি বেদ হিন্দু ধর্মের মূল ধর্মগ্রন্থ তাই আমি জানতে চাই আপনি বিভিন্ন ধর্মগ্রন্থের অভিন্ন দিকগুলো তুলে ধরছেন যা অন্যান্য ধর্মগ্রন্থে একই রকম কিন্তু কেন আপনি অমুসলিমদের কাছে সেসব দিকগুলো তুলে ধরছেন না যেগুলো পরস্পর সাংঘর্ষিক কিংবা যেগুলো পরস্পর বিপরীত কারণ হিন্দু মেয়ে হিসেবে আমি অভিন্ন দিকগুলো বিশ্বাস করলেও এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মগ্রন্থের কোন দিকগুলো অন্যান্য ধর্মের সঙ্গে অভিন্ন এবং কোনগুলো ভিন্ন বোন খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন তিনি বলেছেন আমি বেদ থেকে উদ্ধৃতি দিয়েছি সাদৃশ্যগুলো তুলে ধরেছি কেন বই সাদৃশ্যগুলো সম্পর্কে বলিনি এবং তিনি সাদৃশ্যের পাশাপাশি বই সাদৃশ্যগুলো জানতে চেয়েছেন বোন আমি যেমন ইসলাম ধর্ম ও হিন্দু ধর্মের সাদৃশ্যগুলোর উপর কয়েক ঘন্টা ধরে আলোচনা করতে পারি তেমনি আমি ইসলাম ধর্ম ও হিন্দু ধর্মের বৈসাদৃশ্য নিয়েও দীর্ঘ আলোচনা করতে পারি তবে আমার সাদৃশ্য নিয়ে কথা বলতে পছন্দ হওয়ার কারণ কোরআনে আমার স্রষ্টা আল্লাহ সবান আমাকে সেই উপদেশ দিয়েছেন সুরা আলী ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর চৌষট্টিতে বলা হয়েছে বলো হে কিতাবিগণ এসো সেই বিষয়ের প্রতি যা তোমাদের আমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্য কি আল্লাহ আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবো তার সঙ্গে অন্য কাউকে শরিক করবো না আল্লাহ ছাড়া আমরা অন্য কাউকে আমাদের মধ্যে হতে রব হিসেবে গ্রহণ করবো না যদি তারা মুখ ফিরিয়ে নেয় বলো তোমরা সাক্ষী থাকো মুসলিম আমরা তো মুসলিম আল্লাহ সুবাহ কাছে আত্মসমর্পণকারী কোরআনের আয়াত আমাদের পথ দেখাচ্ছে কিভাবে বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে কথা বলতে হবে এসো সেই বিষয়ের প্রতি যা তোমাদের আমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্য কি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ আমরা সর্বশক্তিমান আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করব না বোন মত পার্থক্যের ব্যাপারে আমি ঘন্টার পর ঘন্টা পার্থক্য নিয়ে লেকচার দিতে পারি আমি পারি না তা নয় তবে তাতে বৈরিতা তৈরি হবে এতে করে কেউ কেউ আহত হতে পারেন অবশ্য বিতর্কের সময় অনেক সময় বাধ্য হয়ে করতে হয় যখন বিতর্ক হয় একটা উদাহরণ দিচ্ছি ডক্টর উইলিয়াম ক্যাম্বেল নামের এক ব্যক্তির সঙ্গে আমার বিতর্ক হয়েছিল হ্যাঁ। বোন আপনি কি সেটা শুনেছিলেন হ্যাঁ আমি ভিডিও দেখেছি হ্যাঁ সেই বিতর্কের বিষয় ছিল ইসলাম ধর্ম ও খ্রিস্টান ধর্মের মধ্যে বৈসাদৃশ্য কেন তিনি একটা বই লিখেছিলেন তাতে বলা হয়েছে কোরআনে তিরিশটি বৈজ্ঞানিক ভুল রয়েছে এবং আট বছরে কেউ এর জবাব দেয়নি আমেরিকায় প্রচুর বিক্রি হয় বইটা সুতরাং আমেরিকার ছাত্ররা আমাকে ডেকে পাঠালো আমাদের সংলাপ হলো বিষয় ছিল বিজ্ঞানের আলোকে বাইবেল ও কোরআন কোরআনের বিরুদ্ধে তার যেসব আপত্তি ছিল আমি সবগুলো জবাব দিলাম আমি বাইবেল থেকে আটত্রিশটি বিষয় উল্লেখ করলাম যে বিজ্ঞানের বিপরীত তিনি এর একটির জবাব দিতে পারলেন না তাই এই বিতর্কে আমাকে এই কাজটা করতে হয়েছিল যদি কোনো হিন্দু পণ্ডিতের সঙ্গে আমার বিতর্ক হয় যদি তিনি বলেন বেদ পুরোপুরি বৈজ্ঞানিক তখন অবৈজ্ঞানিক কথাগুলো আমি বলতে পারি তবে যদি আমি বৈশাদৃশ্য নিয়ে কথা বলি হতে পারে তখন আপনি মনক্ষুণ্ণ হবেন সেজন্য যদি আপনি আরো গভীরে যেতে চান তাহলে আইআরএফ এর কাছে প্রশ্ন রাখতে পারেন আমরা আপনাকে সব রকম তথ্য দেব তবে জনসমক্ষে নিতান্ত বাধ্য না হলে ব্যক্তিগতভাবে আমি বৈপরীত্য নিয়ে আলোচনা করতে চাই না তার মানে এই না যে আমরা সচেতন নই তবে সাদৃশ্যগুলো জানা থাকলে যা আপনাদের বলছি আসুন আমরা অভিন্ন বিষয়গুলো অনুসরণের ব্যাপারে একমত হই তাই আমি জনসাধারণকে বলি যেগুলো একই বেদে বাইবেলে কোরআনে যাতে সবাই একমত হয় যে অন্তত একটা গ্রন্থ ঈশ্বরের বাণী হিন্দুরা বলবে বেদ ঈশ্বরের বাণী খ্রিস্টানরা বলবে বাইবেল ঈশ্বরের বাণী মুসলিমরা বলবে কোরআন আল্লাহর বাণী আমি তাদেরকে একটি কথা বলি যা সবাই মেনে নেবেন আসুন আমরা মেনে নেই যে বিষয়গুলোতে মিল রয়েছে সুতরাং যখন আমরা অভিন্ন বিষয়গুলো দেখি বেদ বাইবেল ইহুদিদের ধর্মগ্রন্থ তালমুদ কোরআনে সবগুলো ধর্মগ্রন্থেই বলা হয়েছে ঈশ্বর এক সবগুলো ধর্মগ্রন্থে বলা হচ্ছে সর্বশেষ নবী হাজর মোহাম্মদ সাল্লা সাল্লাম সেজন্য আমি আপনাকে বলছি বোন কেন আপনি এক ঈশ্বরে বিশ্বাস করেন না আমি আপনাকে জিজ্ঞেস করছি বোন আপনি কি এক ঈশ্বরে বিশ্বাস করেন হ্যাঁ আমি বিশ্বাস করি এক ঈশ্বরে কি বিশ্বাস করেন বোন আপনি কি বিশ্বাস করেন সর্বশেষ বার্তাবাহক নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ঠিক এই কারণে আমি আপনাকে প্রশ্ন করেছি কারণ কোরআন ও বেদ বোঝা খুবই কঠিন এবং আমি দ্বিধাগ্রস্ত কোন ধর্মগ্রন্থটি ঈশ্বরকে পাওয়ার জন্য আমার জন্য অধিক গুরুত্বপূর্ণ আমি ঈশ্বরের উপাসনার কথা বোঝাতে আপনি চাইছি শুনেছেন আমার লেকচার ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য নিয়ে হ্যাঁ। অথবা হিন্দু ধর্মগ্রন্থে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এটা কি শুনেছেন হ্যাঁ শুনেছি জানেন যে আপনার ধর্মগ্রন্থে বলা হয়েছে সর্বশেষ বার্তা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হ্যাঁ আপনি এটা জানেন হ্যাঁ। তাহলে আপনি বিশ্বাস করেন যে নবী মোহাম্মদ আল্লাহর বার্তাবাহক হ্যাঁ অবশ্যই আপনি কি বিশ্বাস করেন হ্যাঁ তাহলে আপনি যদি বিশ্বাস করেন যে ঈশ্বর একজন যদি বিশ্বাস করেন প্রতিমা পূজা করা নিষিদ্ধ এবং যদি বিশ্বাস করেন যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সর্বশেষ বার্তাবাহক তাহলে আরবি ভাষায় আমরা আপনাকে বলি মুসলিম বোন আপনি কি এক ঈশ্বরে বিশ্বাস করেন হ্যাঁ আমি এক ঈশ্বরে বিশ্বাস করি প্রতিমা পূজা নিষিদ্ধ হ্যাঁ আপনি কি বিশ্বাস করেন ঈশ্বরের কোন আকৃতি নেই হ্যাঁ। কেউ বিশ্বাস করেন যে মোহাম্মদ সাল্লাম ঈশ্বরের বার্তাবাহক সুতরাং যতটা আপনি অগ্রসর হয়েছেন বেশি দূর না গেলেও এটা বিশ্বাস করেছেন যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং নবী মোহাম্মদ তার বার্তাবাহক একথা স্বীকার করে পরোক্ষভাবে আপনি মুসলিম হয়ে গেছেন মুসলিম মানে যে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে আপনি নিজেকে সমর্পণ করছেন জানি পরোক্ষভাবে আমি একজন মুসলমান যদি বেদ হ্যাঁ। কোরআন একই কথা বলে থাকে তাহলে হ্যাঁ। আমি আপনি পরোক্ষ হলেও কোনো সমস্যা নেই পরোক্ষ হলেও স্বাগতম প্রত্যক্ষ হন বা পরোক্ষ আপনাকে আমরা স্বাগত জানাই এখন আপনি জানেন কি কি অভিন্ন এখন যদি বেদ বলে যে সর্বশেষ পয়গম্বর মোহাম্মদ সাল্লাম এবং তাকে অনুসরণ করেন তাহলে আপনি নবী মোহাম্মদকে অনুসরণ করে পরোক্ষভাবে বেদকে অনুসরণ করছেন তাহলে আপনাকে হ্যাঁ। জানতে হবে নবী মোহাম্মদ কি বলেছেন তারপর আপনাকে পড়তে হবে হাদিস তবে ধীরে ধীরে তা আপনি এখন নার্সারিতে তারপর জুনিয়র কেজি তারপর সিনিয়র কেজি তারপর প্রথম শ্রেণী এভাবে দশম শ্রেণীতে উঠবেন কিন্তু আপনি ভর্তি হয়েছেন কিনা আমি জানতে চাই আপনি কি একমত যে আপনি মুসলিম মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে দেয় কেন এটা গুরুত্বপূর্ণ যখন কেউ এক ঈশ্বরে বিশ্বাস করে তাকে মুসলমান বলা হ্যাঁ কেন মুসলিম মানে এমন ব্যক্তি নিজের ইচ্ছাকে যিনি আল্লাহর কাছে সমর্পণ করেন এবং আল্লাহর কাছে আত্মসমর্পণের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এক ঈশ্বরে বিশ্বাস করা মূর্তি পূজা নিষিদ্ধ বিশ্বাস করা এবং নবী মোহাম্মদকে বার্তাবাহক বলে বিশ্বাস করা যদি আপনি কথা বলেন তার মানে আপনি নিজেকে সমর্পণ করতে সম্মত এবং এতে সময় লাগবে এরপর আপনি স্ট্যান্ডার্ড ওয়ানে উঠবেন ধীরে ধীরে আপনি জানতে পারবেন রোজা রাখার ব্যাপারে দান করা ডাকাতি না করা চুরি না করা এগুলো একা একা আসবে কিন্তু আপনি সমর্পণ করতে সম্মত কিনা সেটা গুরুত্বপূর্ণ এবং নবী মোহাম্মদের শিক্ষাগুলো মেনে চলতে সম্মত কিনা আপনার কাছে জানতে চাই আমি বোন হ্যাঁ রাজি তাহলে কি আপনি শাহাদা পাঠ করবেন শাহাদা মানে আপনি আরবিতে বলবেন যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং নবী মোহাম্মদ তার বার্তাবাহক হ্যাঁ ঈশ্বর একজন এবং এবং এবং মহানবী মুহাম্মদ সর্বশেষ পয়গম্বর মাশাল্লাহ মাশাল্লাহ বোন আপনাকে অভিনন্দন আমি আর আরবিতে বলবো আপনি আমাকে অনুসরণ করবেন আপনি কি জানেন যা আপনি বলছেন সেটা সেই একই জিনিস তবে আমি জানতে চাই বোন কেউ কি আপনাকে বাধ্য করছে এটা বলতে না কেউ না চাপ প্রয়োগ করছে না সম্পূর্ণ নিজের ইচ্ছায় হ্যাঁ ঠিক আছে বোন আমি আরবিতে বলবো আপনি শুনে বলুন আশাদু আশাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশাদু ওয়া আশাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান ওয়া রাসূলুহু ওয়া আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে কোনো উপাস্য নেই যে কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া এবং নবী মুহাম্মদ এবং নবী মুহাম্মদ শান্তি বর্ষিত হোক তার উপর শান্তি বর্ষিত হোক বান্দা হলেন আল্লাহর বান্দা রাসুল রাসূল এবং আল্লাহর রাসূল মাশাআল্লাহ ধন্যবাদ আপনাকে আমি অভিনন্দন জানাই বোন এখন আপনি ইসলামে প্রবেশ করেছেন এবং ইনশাল্লাহ আরো জ্ঞান অর্জন করে প্রথম স্ট্যান্ডার্ড দ্বিতীয় তৃতীয় স্ট্যান্ডার্ড শ্রেণীতে উঠবেন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের বন্ধুর সংস্পর্শে থাকুন এবং আপনাকে দিক নির্দেশনা দিতে আমাদের ভালোই লাগবে আর যদি কোনো প্রশ্ন থাকে কোরআন সম্পর্কে ইসলাম সম্পর্কে আপনি করতে পারেন হিন্দু ধর্ম সম্পর্কেও কোনো প্রশ্ন থাকলে করতে পারেন জি আপনাকে সুস্বাগতম বোন এবং আমি আল্লাহ তালার কাছে দোয়া করি তিনি যেন আপনাকে জান্নাত দান করেন ধন্যবাদ স্যার কখনো কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না না দেব না দেব না দেব না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস টিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI Al Rayan bank quadrant code আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one T H short code three zero double zero eight three swift BIC code I IBO BGB double two IBAN GB five two L O LOID three zero nine six three four zero one zero two four one nine two pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV peace TV মানবতার সমাধান একটি পরিকল্পিত আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা কতটা